রসুল সাল্লাহ আলী সাল্লামকে ভালো বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করতো ভালো বিষয় সম্পর্কে জানার জন্য তারা জিজ্ঞাসা করত আর আমি হুজাইফা রাজি আল্লাহ তালাহন বলছেন রসুল উল্লাহামকে জিজ্ঞাসা করতাম খারাপ বিষয়গুলি সম্পর্কে কেন তার যুক্তি কি কেন খারাপ বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করতাম বলছেন মাখাফাতা ইউদরে কানি এই ভয়ে এই আশঙ্কায় যে যাতে করে খারাপ বিষয়গুলিতে আমি লিপ্ত না হয়ে যাই খারাপ বিষয় থেকে আমি বাঁচতে পারি তো যেমন আমাদেরকে কোরআন সন্ন্যার আলোকে সহি আকিদা আল্লাহ সম্পর্কে আমাদের কেমন আকিদা বিশ্বাস হওয়া চাই উল্লাহাম সম্পর্কে আমাদের কেমন বিশ্বাস হওয়া চাই কোরআনুল করিম মালায়কা সম্পর্কে আখেরা সম্পর্কে তকদির সম্পর্কে কেমন আমাদের ইমান বিশ্বাস হওয়া চাই সঠিক বিশ্বাস হইতে হবে ঠিক তেমনি এর বিপরীত যে বিশ্বাসগুলি ভ্রান্ত বিশ্বাস রয়েছে সিরকি বিশ্বাস কুফরি বিশ্বাস ইসলামিক বিশ্বাস এসব থেকে বাঁচতে হবে সেজন্য সেগুলি সম্পর্কেও আমাদেরকে মোটামুটি জ্ঞান থাকতে হবে যে এগুলি সিরকি আকিদা এগুলি ইসলাম বিরোধী আকিদা এগুলি কুফরি আকিদা আল্লাহ সম্পর্কে আকিদা ঠিক নয় রাসুল সম্পর্কে আকিদা ঠিক নয় আখেরা সম্পর্কে আকিদা ঠিক নয় অলিয়া আউলিয়া সম্পর্কে এ আকিদা ঠিক নয় সহি আকিদা কি অলিয়া উলিয়া সম্পর্কে আর ভ্রান্ত সিরকি কুফুরি আকিদা কি অলিয়া উলিয়া সম্পর্কে এ সম্পর্কে আমাদের জ্ঞান থাকা জরুরি তাহলে আমরা যেমন দিনের সঠিক আকিদা সহি বিষয়গুলি জানব তেমনি ইসলাম বিরোধী যেসব ভ্রান্ত আকিদা রয়েছে সে সম্পর্কে জ্ঞান হাসিল করা হচ্ছে এই হাদিসের বাস্তবায়ন আল্লাহ খারাপ বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করতেন অর্থাৎ ভ্রান্ত বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করতেন যে ভ্রান্ত বিষয়গুলিতে শিরকে কুফরিতে কনকালে এক শ্রেণীর মুসলিমরা লিপ্ত হবে আর যার ফলে তারা ইসলাম থেকে বের হয়ে যাবে একদিক দিয়ে ইসলামে প্রবেশ করবে আর আরেক দিক দিয়ে ইসলাম থেকে তারা বেরিয়ে পড়বে তো আজকে আপনাদের সামনে এমন একটি সিলসিলা আলোচনা করব যে সম্পর্কে এর আগে কয়েকটি আলোচনা হয়েছে বিষয়বস্তুটা এখন বলছি না আর কিতাবের নামও বলছি না আজকে আলোচনা শুরু করছে একটু অন্যরকম করে কারণ অনেক নতুন ভাইরা আছে আগে সঠিক কথাগুলি শোনেন যে যেই আকিদাগুলি এই ভ্রান্ত কিতাব থেকে বা ভ্রান্ত তরিকা থেকে শোনানো হবে সেগুলি ইসলাম বিরোধী কিনা আগে বুঝে নেন আর তারপরে কিতাবের নাম বলবো কিতাবের লেখকের নাম বলবো একটি কিতাব রয়েছে যে কিতাবটি বাংলাদেশে লেখা এবং বাংলাদেশে খুব বেশি পাঠ করা হয় এইসব কিতাব সেই কিতাবের কিছু অংশ নিয়ে আলোচনা করা হয়েছে তার বাকি অংশটুকুর সামান্য কিছু আলোচনা করব এই কিতাবের পৃষ্ঠা নম্বর বাহাত্তর থেকে চুহাত্তরে হোসাইন বিন মানসুর হাল্লাজ ওর আসল নাম হচ্ছে হোসাইন হোসাইন বিন মানসুর হাল্লাজ সম্পর্কে যে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে সরাসরি ইসলাম বিরোধী আকিদা তৌহিদ বিরোধী আকিদা জি তাতে কি বলা হয়েছে তার কিসা কাহিনী বর্ণনা করা হয়েছে সেই কিসা কাহিনীতে বলা হয়েছে এই কিতাবে রয়েছে আর আরেকটি কিতাব রয়েছে এই ঘটনা দুই কিতাবে বর্ণনা করা হয়েছে কাছাকাছি একই রকম করে বাবা আর তার ছেলে দুইজনেই এই আকিদায় বিশ্বাসী এই ভ্রান্ত সিরকি কুফুরি আকিদায় বিশ্বাসী এবং তা তারা উল্লেখ করেছে তাতে কি বলা হচ্ছে মানসুর হাল্লাজ সম্পর্কে শুনে এখন প্রথম যে মানসুর হাল্লাজ হোসাইন বিন মানসুর হাল্লাজ যদিও আমাদের দেশে খুব প্রসিদ্ধ মানসুর হাল্লাজ বলে হোসাইন বিন মানসুর হাল্লাজ এই লেখক এমনকি তার নাম বাবার নাম দিয়ে লিখেছে লেখকের কথা পড়ে শোনায় আপনাকে বলছে যে মানসুর হাল্লাজ তারপরে র মানে তার উপরে রহমতের দোয়া করছে আমাদের দেশে রহমতুল্লাহ আলাই শুধু দোয়ার জন্য না আমাদের দেশের মানুষ দোয়ার সাথে সাথে কি মনে করে সম্মানের ব্যাপার স্যাপার কারণ দোয়া যদি হয় তো একটা ফাঁসেক মুসলমানকে দোয়া দেওয়া উচিত ঠিক না একজন মুসলমান সেও তো আপনার দুয়ার মুখাপেক্ষী কিন্তু তার ক্ষেত্রে রহমতুল্লা আলী বলবে কেউ কেন জিয়াউর রহমান সম্পর্কে রহমতুল্লা আলী বলেন না হ্যাঁ কেন শেখ মুজিব সম্পর্কে আলী বলেন তারা কি মুসলমান নাই যদি মুসলমান হয় তো দুয়ার মুখাপেক্ষী নবিসালিক মৃত ব্যক্তি তার কবরে যাওয়ার পরে হাবুডুবু করা লোকের মতো কিন্তু আমাদের দেশের যেটা ধারণা যেটা আমি বুঝি সেটা হচ্ছে যে রহমতুল্লাহ মানে সম্মান প্রদর্শন করা আল্লাহর খুন বলি অথবা ইমাম অথবা তাবে তাবা তাবেন বা এইরকম বড় কিছু তাহলেই রহমতুল্লাহ আল্লাহ ঠিক না ধারণা কিন্তু আসলে এটি হচ্ছে দোয়া যেই দোয়ার প্রত্যেক মুসলিম বিশেষ করে এতেকাল করে গেলে তার বেশি মুখাপেক্ষী সেজন্য যে কোনো মুসলিম মারা গেলে তার সম্পর্কে মুসলিম যদি হয় আর নামাজিও হয় তাহলে রহমতুল্লাহ আলাই বলা উচিত ইসলামের গণ্ডিতে যেতে মুশরেক না হয় আবার নামাজিও হয় আর কবর সেজদাকারী হয় শির কুফরি প্রচারকারী হয় তাহলে রহমতুল্লাহ বলা যায় নয় যেমন হুসেন বিন মানসুর হাল্লাজ তার সম্পর্কে সে লিখছে মানসুর হাল্লাজ যখন এই অবস্থায় পৌঁছেছিলেন মানে আল্লাহ যখন নিজেকে বিলীন করে দিয়েছিলেন হ্যাঁ তাদের একটি আকিদা হচ্ছে হলুল আর একটি ওয়াহাদাতুল ওজুদ তো মানসুর হাল্লাজের আকিদা ছিল হোসাইন মানসুর হাল্লাজের আকিদা ছিল হলুলের আকিদা অর্থাৎ আল্লাহ কোন ব্যক্তির মধ্যে অবতরণ করেন আল্লাহ কোন ব্যক্তি বিশেষ বিশেষ ব্যক্তি ওর মতো লোক এরা নাকি কি হয়ে যায় আল্লাতে একাকার হয়ে যায় তখন আল্লাহ এবং তাতে কোনো পার্থক্য থাকে না আল্লাহ এবং সেই ব্যক্তিতে কোনো পার্থক্য থাকে না হলুল আরবি ভাষা বলা হয় দুটো জিনিসকে এমন ভাবে মিশিয়ে দেওয়া যে মিশিয়ে দেওয়ার পরে দুটোকে আলাদা আলাদা চিহ্নিত আপনি করতে পারবেন না যেমন চিনিকে পানিতে দিয়ে দিলে চিনি যখন গলে গেল তখন আপনি ইঙ্গিত করে দুটোকে আলাদা করে বুঝাতে পারবেন না যে এটা চিনি আর এটা পানি পারবেন হ্যাঁ এরকমের রং পানিতে রং দিয়ে দিলে তারপরে রং যে বদলে গেল লাল হয়ে গেল সবুজ হয়ে গেল তখন আর বলতে পারবেন যে এটা হচ্ছে রং আর এটা হচ্ছে পানি আলাদা করে বলা যাবে এর নাম হচ্ছে হলুল তো তাদের আকিদা যে এরা এরা নাকি ওলি হ্যাঁ ওলি অবশ্যই এরা আগের আলোচনাগুলিতে বলেছি কিন্তু কিসের ওলি শয়তানের ওলি আল্লাহ কোরআনে কারিমে আউলিয়া ও শয়তানও বলেছেন আর আউলিয়া ও রহমানও বলেছেন তো শয়তানের ওলিদের দাবি হচ্ছে কারণ আল্লাহর অলিরা এই দাবি করেননি আল্লাহর সবচেয়ে বড় বড় অলি এই উম্মতের প্রিয় নবী সাল্লামের পরে যেহেতু তিনি নবী রাসুলও ছিলেন এবং অলিও ছিলেন তারপরে অলি সবচেয়ে বড় অলি অবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালান ওমর ওসমান আলী এক লাখ চব্বিশ হাজার সাহাবাই কিরাম আইম Abu Hanifa Shafi Malik Ahmad ইমাম বুখারি মুসলিম আবুদাউ তিরমিজি নাসাই ইবিন যত আইম্মাই মহাদ্দেসিন আর ফোকাহা ছিলেন এবং তার আগের সাহাবাই কিরাম তাবেইন ছিলেন সবাই তারা আল্লাহর বলি তাদের কেউ দাবি করেননি না ইমাম আবু হানিফা না শাফি না মালিক আহমদ না তার আগের কোন সাহাবাই কেরাম না কোনো তাবি কেউ দাবি করেননি যে আল্লাহ তারা একাকার হয়ে যায় এভাবে কিন্তু মানসুর হুসেন মানসুর হাল্লাজ প্রথম দাবি করল দাবি করার পর সে বলতে শুরু করলো তার জিকির কি ছিল আনাল হক মানে আমি কি আল্লাহ হক মানে আল্লাহ আল্লাহর নিরানব্বইটা নামের একটি নাম হচ্ছে হক তাই আমরা নাম রাখি অনেকের আব্দুল হক তাই না আনাল হক মানে আমি আল্লাহ আমি খোদা এই যখন সিরকি কুফুরি মালা জপতে শুরু করলো তখন নিজেকে নিজে সম্পূর্ণ ভুলে গিয়েছিল এবং তিনি শুধু বলতে শুরু করলেন আনাল হক আনাল হক লেখকের ভাষায় বলছি তারপরে লেখকের বক্তব্য শোনেন লেখক যাদের তরিকার অনসারী বাংলাদেশের অধিকাংশ মুসলমান বিনা বাড়াবাড়িতে বলছি বাংলাদেশের অধিকাংশ মুসলমান এই ভ্রান্ত তরিকার অনসারী তাদের বক্তব্য শোনেন বলছে বাবা মনসুর র আনাল হক বলেছিলেন ফেরাউন ও আনাল হক বলেছিলেন কিন্তু দুটোতে আসমান জমিন পার্থক্য আছে পার্থক্য বর্ণনা করছে বলছে ফেরাউন আনাল হক বলেছিল নিজের দিকে চেয়ে হ্যাঁ অন্তর্জামিয়েরা আর নিজের দিকে চেয়ে আনাল হক আমি খোদা বললে চরম অপরাধ হয়ে গেল আর যদি নিজের দিকে না চেয়ে আল্লাহর দিকে চেয়ে বলে যে না আমি আল্লাহ বিলীন হয়ে গেছি আল্লাহ আমার মধ্যে নেমে এসেছে তাহলে কোনো অসুবিধা নেই এই পার্থক্য বর্ণনা করছে বলছে যে নিজের দিকে চেয়ে আমি বলেছিল আচ্ছা আর মনসুর বলেছিলেন নিজেকে একেবারে ফানা করে দিয়ে ফানা মানে বিলীন করে দিয়ে লয় করে দিয়ে আল্লাহ যে আমার তো কোনো অস্তিত্ব নাই যেদিকে তাকায় শুধু মাওলা আর মাওলা সবকিছুতে আল্লাহ একেবারে ভুলে গিয়ে দেখেন যে শুধু মাওলা আর মাওলা তখন বলেছিলেন আনাল হক জি তো এই মানসুর হাল্লা সম্পর্কে তাদের এই আঁকিয়ে দেয় তারপর মানসুর হাল্লাজার কেসা কাহিনীতে শোনানো হলো যে তিনি যে চামড়া খুলে ফেলে দিল এসব কথাবার্তা খুব শুনে রেখেছেন তাই না চামড়া খুলে ফেলে দিল যে ব্যক্তি চামড়া খুলে ফেলে দিতে পারে সেই ব্যক্তি যে শাসক তাকে শাস্তি দিচ্ছে তাকে মেরে দিতে পারে না পারে না নাকি যার এত ক্ষমতা যে বসে বসে নিজের চামড়া খুলেই কেরামতি দেখে একবারে খোদাই কেরামতি দেখাতে পারে সেই ব্যক্তি সামনে যে খুন করার জন্য আসছে ফতুয়া হয়ে গেছে অলমাই কেরামের যে এই কাফের মোরতাদ থেকে সুতরাং একে মোরতাদের শাস্তি দিতে হবে জবাই করে দিতে হবে আর জবাই করে আল্লাহর নৈকট্য লাভ করলেন রহমতুল্লাহ আলাই সেই যুগের শাসক বাদশাহ জি সেই যুগের শাসক বাদশাহ রহমতুল্লাহ আলাই আর যেই ব্যক্তি আনাল হকের কুফরি করেছিল সেই ব্যক্তির উপর আল্লাহর গজব এবং লানত হয়েছে হবে কেমত পর্যন্ত হইতে আছে ইনশা আল্লাহ তালা এতে কোনো সন্দেহ নেই জি যারা কুফরি কথা বলেছে কুফরি করেছে তাদের সম্পর্কে আল্লাহ স্পষ্ট বলেছেন যে তারা মাকজুব আলিহীন আল্লাহর গজব প্রাপ্ত তারা তো ঘটনা খুব বড় সুতরাং এই ঘটনা আর বেশি শোনাচ্ছি না শুধু এইটুকু শুনেলাম এর সাথে এই কথা তাদের কিতাবে এটি যদি আমাদের দেশে আমি বলেছি যে আমাদের দেশে যারা হানাফি দাবি করে তারা পাঁচ ভাই বিভক্ত হয়েছে তাই না যদি বেরেলুবিরা শোনায়তো যদি কাদিয়ানিরা শোনাতো তাহলে বলতাম যে কাদিয়ানিদের কথা মুসলমানরা জানে কাদিয়ানি এরা মুসলিম নয় তারপরে ওই বেরলবিদের কথা বেরলবি যারা বলে যে না আল্লাহ কোরআন নাজেল করেছেন কবরকে সেজদা করার জন্য কোরআনে কবরে সেজদার কথা রয়েছে বেরুলবিরা সরাসরি বলছে কিন্তু যারা বলছেন আমরা তৌহিদবাদী নিজেদেরকে বলছে অর্থাৎ দেওবন্দীদের কথা বলছি যারা নিজেদেরকে তৌহিদবাদী বলছে অথচ তারা কবর মাজার আর পীর পূজায় লিপ্ত তাদের যদি জবান থেকে তাদের কিতাবে যদি পায় চর্মনাইয়ের কিতাবে যদি পায় যাদেরকে হকানি বলা হচ্ছে তাদের কিতাবে যদি সব কথাবার্তা পায় তো বড় আফসোসের বিষয় বড় আফসোসের বিষয় তাদের বক্তব্য যদি পাই তাদেরই এক বক্তা বাংলাদেশের খুব প্রখ্যাত বক্তা ওলিপুরি বলে লোকেরা জানে তাই না সিলেটের বক্তা হ্যাঁ জি হ্যাঁ নাম জানি আমি নাম বলছি না তো কথা হচ্ছে যে সেই বক্তা তার ক্যাসেট আমার কাছে এসছে একই কথা এই কথা বলেছে যারা নিজেরা দাবি করে আমরা দেওবন্দি খুব বড় আলেম তাহলে দেওবন্দি আকিদা স্পষ্ট আমাদের সামনে যে তাদের আকিদা যে ফেরাউন আনাল হক বলে তো কাফের হয়েছে এই কথা আমরা একমত সে কাফের মোরতা সবচেয়ে বড় কাফের এবং ওই রকমই বড় কাফের আমাদের ইমান হচ্ছে হোসেন মানসুর হাল্লাজ কিন্তু তারা বলছেন না সে আল্লাহ সবচেয়ে বড় অলি একই কথা বলে একজন আল্লাহর সবচেয়ে বড় দুশ্মন হইল অর্থাৎ ফেরাউন আর একই কথা বলে একজন আল্লাহ সবচেয়ে বড় অলি হলো তাদের নিকটে এই হচ্ছে তাদের আকিদা তাদের একটি আকিদ ওয়াহাদাতুল উজুদ মানে সারা বিশ্বের অস্তিত্ব হচ্ছে এক আল্লাহ আলাদা আর পৃথিবী আলাদা গাছপালা আলাদা এমন কিছু না সুতরাং যে কোনো কিছুকে সেজদা করেন আল্লাহকে যেন সেজদা করছেন এই আকিদাকে ওয়াহাদাতুল উজুদ বলা হয় ইবনে আরবি এই আকিদা প্রথম মুসলিম সমাজে পেশ করেছিল আর এই আকিদা জনপ্রিয়তা লাভ করে বহু সুফিদের মধ্যে প্রায় সুফিদের মধ্যে আকিদা রয়েছে যারা পীরতন্ত্রে বিশ্বাসী পীর মুরিদি বিশ্বাসী তাদের মধ্যে এই আকিদা বহু জায়গায় বলা হয়েছে সময়ের স্বল্পতার কারণে সেটাও বলছি না তারা আরেকটি তাদের সুফিবাদের একটি পরিভাষা রয়েছে সেটা হচ্ছে ফানা মানে বিলীন হয়ে যাওয়ার তিনটি স্তর আছে বিলীন হয়ে যাওয়ার তিনটি স্তর আছে একটা হচ্ছে ফানাফি শেখ পীরে আপনাকে বিলীন করে দিতে হবে আপনি মুরিদ তো তাহলে মুরিদ আপনার কোনো অস্তিত্ব থাকবে না আপনি পীরের মধ্যে নিজেকে বিলীন করে দেবেন লয় করে দেবেন আপনার কোনো অস্তিত্ব থাকবে না আপনার কোনো ইচ্ছা থাকবে না আপনার কোনো এখতিয়ার থাকবে না পীর যা বলবে ভালোই বলুক মন্দ বলুক ভালো বলুক মন্দ বলুক যে বলছি এ কথা কোনো বাড়িয়ে বলছি না কিতাব থেকে শোনাবো আপনাকে হারাম কাজ করতে বললো কোন রকম প্রশ্ন কর বিনা দ্বিধা দ্বন্দ্ব আমল করবেন আছে কিতাবে আর দ্বিতীয় স্তর হচ্ছে বিলীন হওয়ার ফানাফির রসুল পীরের মধ্যে প্রথম ফানা হয়ে যান বিলীন হয়ে যান তারপর রসুলের মধ্যে ফানা হয়ে যান বিলীন হয়ে যান তৃতীয় স্তর হচ্ছে ফানাফিল আল্লাহ বিলীন হয়ে যাবেন তখন আপনি হুসেন মানসুর হাল্লাজের মতো হইতে পারেন আরবের মতো হইতে পারেন বায়জিদ বস্তামির মতো হইতে পারবেন বুঝলেন এই কুফুরি আকিদাও এই কিতাবে মজুদ রয়েছে পৃষ্ঠা নম্বর ছিহাত্তর আর একটি হাদিস খুব বেশি শোনানো হয় তাদের কিতাবাদিতে রয়েছে তা হচ্ছে তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো আকসেরু জিকির আল্লাহ হাত্তায়াকুলু মজনুন যেন এমন এমন জিকির করো এমন বেশি জিকির করো যাতে তোমাদেরকে পাগল বলা হয় লোকেরা তোমাদেরকে পাগল বলে ইহাদি শুনেছেন না শুনিনি তাদের ওয়াজ মাহফিলে তাদের কিতাবেও আছে তাদের ওয়াজ মাহফিলে খুব বেশি শোনানো হয় এই হাদিস বারবার এই কিতাবগুলিতে উল্লেখ করেছে তার মধ্যে এই হাদিস রয়েছে এক জায়গায় একাশি পৃষ্ঠায় একাশি পৃষ্ঠা এই হাদিসের অবস্থা একটু শোনান হাদিস আমাদের দেশে হাদিস বলে রসুলের হাদিস বলে যা চালানো হয় তার অবস্থা কি একটু জেনে রাখুন যাতে করে আপনাদের ধোকা না দিতে পারে আমি হাদিসগুলি অনেক গবেষণার পরে বিভিন্ন কিতাব থেকে নোট করেছি প্রথম কথা সেহাসিত্তার কোনো কিতাবে হাদিস নেই বোখারি মুসলিম আবুদা তিরমিজি নাসা ইবিন মাজা কোনো কিতাবে হাদিস নেই এই হাদিস ইবিন হেব্বানে উল্লেখ করা হয়েছে এবং তার সাথে মহাদিস কেরামার হাদিস সম্পর্কে কি বলেছেন সবচেয়ে হালকা হুকুম যেটি যে ইসনাদহ জাইফ হাদিসটি দুর্বল দুর্বল মানে আমলযোগ্য নয় এটি একটি তারপরে মুসনাদ আহমদে রয়েছে আরো মুস্তাদার হাকিমে রয়েছে বিভিন্ন কিতাবে রয়েছে ইমাম নাসরুদ্দিন আলবানি বলেছেন হাদিস জয়ীফ তারপরে আরো শোনেন শুধু জয়ীফই নাই আরো শোনেন হাদিসটি সম্পর্কে বলছেন জি বহু মহাদিসদের নাম উল্লেখ করার পরে বলেছেন যে আকসের উজিকর আল্লাহ ইয়াকুল মজনুন এই হাদিসটি মৌদু মৌজু মানে জাল হাদিস মানে মিথ্যে কথা নবীর নামে মিথ্যা কথা রটিয়ে দেওয়া হয়েছে যে তোমরা বেশি বেশি জিকির করো যাতে তোমাদেরকে লোকে পাগল বলে দেখে এটা হাদিস নয় এটি জাল কথা মিথ্যা কথা যা নবীর নামে চালিয়ে দেওয়া হয়েছে এই হচ্ছে তাহকিক বহু কিতাবের নাম রয়েছে সময়ের অভাবে এতটুকু যথেষ্ট সাধারণ মানুষের জন্য যে এই হাদিস সম্পর্কে মহাদিসেন কেরামরা বহু মহাদিসেন কেরাম ইমাম বাই হাকি তাবরানি সবাই এসব উল্লেখ করার পরে তারা বলেছেন যে হাদিসটি হচ্ছে মদু জি এই কিতাবের উনানব্বই পৃষ্ঠা যাতে রয়েছে রাবেয়া বাস্রির ঘটনা যাতে রয়েছে রাবেয়া বাসরি জানেন রাবেয়া বাসরি কে না জানেন না জি বলেন কেউ জানেন তো রাবিয়া বাসরি কে পুরুষ না মহিলা মহিলা সে অলি ছিল সেও নাকি অলি ছিল আর কেমন অলি ছিল শোনেন তার ধৃষ্টতা শোনেন আর তার দুঃসাহসিকতা শোনেন আর তার আল্লাহ এবং দিনের সম্পর্কে বেয়াদবির কথা শোনেন এবং কুফুরি কথা শোনেন লেখক খুব প্রশংসামূলক যে আল্লাহর অলি মহিলাও হইতে পারে আর হ্যাঁ আল্লাহর অলি আল্লাহর অলি মহিলা হইতে পারে আর তার এই কথা এক মত এই ক্ষেত্রে আর আল্লাহ পাক সে সম্পর্কে বলেছেন যে আমানু নারী হোক আর পুরুষ হোক যদি ইমান সুন্দর করে আর আল্লাহকে ভয় করে তাহলে আল্লাহর অলি যেমন পুরুষ হতে পারে তেমনি স্ত্রী হতে পারে আপনি যেমন হতে পারেন আপনার স্ত্রী হতে পারে কিন্তু এই সিরকি কুফুরি ইসলাম বিরোধী কথাবার্তা বলে নয় আর কেরামতির ভান্ডার খুলে নয় কেরামতি নিজের এখতিয়ার নিজের হাতে নিয়ে নয় এসব ইসলামের নেই শোনেন কত বেয়াদবি কথার কুফুরি কথা রয়েছে বলছে তার ভাষায় শোনাই হজরত রাবেয়া বাসরি একদিন এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে চলছেন বুঝতে পারছেন তো অসুবিধা নেই না এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে চলেছেন চক্ষু গরম মেজাজ অত্যন্ত কড়া চক্ষু গরম মেজাজ অত্যন্ত কড়া কিছু রাখবে না আল্লাহর বিরুদ্ধে বেরিয়েছে একজন জিজ্ঞাসা করেন যে কি আপনি এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে কোথায় যান তখন বলেন আমি যাই এই আগুন দিয়ে আজকে আমি মাওলার বেহস্ত পুড়িয়ে ছাড়খাড় করে দেব আল্লাহর বেহস্তকে পুড়িয়ে ছাড়খাড় করে দেব যদি আমি আমার ভাষায় বলতাম তো সন্দেহ করতেন কিতাব সামনে মজুদ আছে আর আপনাদের সামনে আমি এই ভাই আবদুল্লাহকে বলে দিচ্ছি যে স্ক্যান করে স্ক্যানিং এর ইসলামী সেন্টারের ব্যবস্থা আছে স্ক্যান করে এই পাতা নম্বর একটু অক্ষরগুলি বড় করে এই ভিডিও ক্যামেরাতে দিয়ে দিবে যাতে ওম্মত সারা বিশ্বের বাঙালি মানুষরা চোখে দেখতে পায় পাতা সহ এই পাতাটা স্ক্যান করে দিয়ে দিবে এইরকমের যে সব কুফরি সিরকি কথাবার্তা রয়েছে পাতা স্কান করে দিয়ে দেওয়া হবে আর এর আগে ভেদে মারিফাত থেকে পাতা স্কান করে দেওয়া হয়েছে পাবেন আপনারা জি আল্লাহর বেহস্ত কি কি করবে দুনিয়ার আগুন দিয়ে আল্লাহর বেহস্তকে জ্বালিয়ে দেবে আল্লাহ পাক সেই বেহস্তের কথা কি বলছেন দুনিয়ার আগুন আবার হাতে কতটা আগুন নিয়েছে তা তো বুঝতে পারছেন তাই না আর আল্লাহ পাকের বেহস্ত আল্লাহ বলছেন সারে ওই আল্লাহ ফেরাতিমের রব্বিকুম অজান্নাতিন এমন জান্নাতের দিকে তোমরা দৌড় দাও তার জন্য আমল করো কর্ম করো মেহনত করো যেই জান্নাতের চৌড়াই দৈর্ঘ্য পেস্ত কত আসামাওয়াত আসাম আসমান এবং জমিনের মতো জি আসমান জমিনের সমানও না নবী হাদিসে কারণ রয়েছে যে একবার নিম্ন শ্রেণীর জান্নাতিকে যে জান্নাতে যে স্থান দেওয়া হবে যেই জান্নাতের এলাকা দেওয়া হবে তা হবে দুনিয়ার কত আশারত আমসালি দশ গুণ তাহলে একজনকে যে সাধারণ জাহান নামে জ্বলে জ্বলে ফাঁসেক মুসলমান কিন্তু নামাজি ফাঁসেক মুসলমান পাপ টাপ করেছে নামাজি নামাজি না হলে মুসলমান হয় না কিন্তু মনে রাখবেন আমি ফাঁসেক মুসলমান বলি মানে বেনামাজিরা কখন আশা করি না যে আমরা তাহলে জান্নাতে যাব আর দশ গুণ জান্নাত পাবো না কখনো না তো ফাসিক মুসলমান নামাজি তৌহিদবাদী আর শির করেনি কবর মাজারে সেজদা করেন আল্লাহ ছাড়া অন্যর কাছে কোনো কিছু চাইনি তো এদেরকে আল্লাহ জাহান্নামে শাস্তি দিয়ে অথবা কবরের শাস্তি দিয়ে যে একেবারে শেষখানে জান্নাতে যাবে তাদেরকে আল্লাহ দুনিয়ার এই পৃথিবীর দশ গুণ জান্নাতে এরিয়া দেবেন তো এর কথা শোনেন এখন কুফুরি কথা কি হম তারপরে তার মন্তব্য শুনেন লোভীর দলেরা যারা মাওলার বেহেস্তের আরামের কথা শুনে মাওলার এবাদত বন্দী করে তার মানে আপত্তি যে আপনারা লোভ করছেন জান্নাতে আর জান্নাতের আশা নিয়ে লোভ নিয়ে আপনি নামাজ পড়ছেন রোজা করছেন এটা ভুল এটা ঠিক না সুফিদের নিকটে পীরতন্ত্রে জান্নাতের আশা নিয়ে নামাজ রোজা হজ্জাকাত করা যাবে না এটা নাকি তাদের নিকটে শির্ক হয়ে যায় কবর মাজার পূজা শির্ক নয় কিন্তু জান্নাতের আশায় যদি আমল করেন আল্লাহর কাছে জান্নাতের এটা নাকি তাদের কাছে শির্ক হয়ে যাবে আর জাহান্নামের ভয়ে যদি আপনি কাঁদেন চোখ দিয়ে পানি আসে আর আল্লাহর কাছে দোয়া করেন নামাজ পড়েন তাহলে নাকি শির্ক হয়ে যাবে এটা হলো এই ভণ্ডদের ইসলাম বিরোধী আকিদা অথচ আল্লাহ বলছেন ওয়াত্তাকুন্নার আল্লাহ কি বলছেন সেই জাহান্নামকে আল্লাহ স্বয়ং ভয় করতে বলছেন আল্লাহ যে আদেশ বলছেন সেটা নাকি তাদের নিকটে শির্ক অত্যাকুন্নার আল্লাতি সেই জাহান নামের আগুনকে তোমরা ভয় করো যা কাফেরদের জন্য তৈরি করা হয়েছে হে মুসলমান তোমরা ফাঁসে হয়ে বেনামাজ হয়ে কাফেরদের জাহান নামে যেও না এগিয়ে এগিয়ে একটু বলছে দরজা বন্ধ করে দিন একটু শোনেন তারপরে এর এর ওপরে যদি দলিল দিতে যায় আরো দলিল রয়েছে আল্লাহ ফাকরবুল আলমিন কোরআনে করিমে জান্নাতের আশাই এবং জাহান্নামের ভয় আমল করতে বলেছেন এবং আম্বে কেরামগণ এই আমল করতেন জান্নাতের আশায় আল্লাহর নিয়ামতের আশায় এবং আল্লাহর আজাবের ভয়ে তারা আমল করতেন এর প্রশংসা করেছেন আল্লাহ আম্বে কেরাম এবং সৎকর্মশীলদের সম্পর্কে বলছেন ইন্নাহম কানু ইসারে ওনাফিল খাইরাত তারা নেকির কাজে প্রতিযোগিতা করত আম্বে কেরাম আলহিমুসালাতাম এবং আল্লাহর নেকবান্দারা নেকির কাজে কি করে প্রতিযোগিতা করেন তারা আর কি বলছেন তারা আমার কাছে দোয়া করে আমাকে ডাকে রাগাবান আগ্রহী হয়ে আশায় জান্নাতের আশায় আল্লাহ রহমতের আশায় নেকির আশায় ওয়া রাহবান এবং ভয় জাহান্নামের ভয় আল্লাহর আজাবের ভয় ওয়াকানুলানা খাসেইন এবং তারা বিনয়ী আল্লাহ প্রশংসা করেছেন আরো আল্লাহ পাকরুল আলী সুরা দায় বলছেন এখানে হাফেজ অনেকে আছেন আল্লাহর নেক বান্দা তাহাজ্জুদ গুজারদের আল্লাহ প্রশংসা করে বলছেন যে তারা বিছানা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যায় বিছানা থেকে আলাদা হয়ে যায় পৃথক হয়ে যায় বিছানায় শয় না রাত্রে তাতাজাফা জুনুবাহিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম কি জন্য টিভি দেখার জন্য ফিল্ম দেখার জন্য আজকালকার ফাঁসিক মুসলমানদের মতো সারা রাত জেগে থাকা দিনে সয় না ইয়াদউনা রাব্বাহুম রবের কাছে দোয়া করার জন্য দোয়া করে কি জন্য আল্লাহর কাছে দোয়া করে কেঁদে কেটে খাওফান আল্লাহ বলছেন ভয়ে আল্লাহর আজাবের ভয়ে তাহলে আল্লাহ প্রশংসা করলেন না করলেন না যে ভয় করে জাহান নামের ভয়ে আল্লাহর ভয়ে আল্লাহর আজাবের ভয়ে খফন ওয়া তামা এবং আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে তামা মানে হচ্ছে লোভ লোভের সাথে তামা মানে আরবি ভাষায় তামা মানে লোভ লোভী হয়ে কিসের লোভে জান্নাতের লোভে জান্নাত পাবো হুর পাবো জি সুখময় স্থান পাবো চিরকালে শান্তি পাবো কবরে আল্লাহর নিয়ামত পাবো আখেরাতে সুখী হব এই আশায় আল্লাহ প্রশংসা করছেন তাদের আর রাবিয়া বাসারির কোরআন বিরোধী আকিদা ইসলাম বিরোধী আকিদা কুফুরি আকিদা শোনেন যে সামান্য একটু দুনিয়ার আগুন নিয়ে গিয়ে কি করবে জ্বালিয়ে আল্লাহর জান্নাতকে শেষ করে দেবে ছাড়খার করে দেবে তার ভাষায় তারপরে সে শোনেন লোভীর দলেরা যারা জান্নাতের আশায় আমল করবে লোভীর দলেরা বেহেস্ত না থাকলে কিসের আশায় ইবাদত করবে এই লোভীর দলেরা তারা বেহেস্তই থাকবেন আমি জ্বালিয়ে দেবো কিসের আশায় ইবাদত করবে আর ভিতুর দলেরা যারা জাহান্নামের ভয়ে জাহান্নামের কথা শুনে ওই জাহান্নামের ভয়ে এবাদতবন্দি করে দেখবে ওই ভিতুর দলেরা জাহান্নাম না থাকলে কিসের ডরে ডরে লিখেছে কিসের ডরে এবাদতবন্দি করবে হ্যাঁ তো ও যে আগুন দিয়ে কি করতে চাইলো জান্নাতকে জ্বালিয়ে দিতে চাইছিল চাই চাইলো আর পানি যে আর পানি ছিল হ্যাঁ নামকে ওই সামান্য পানি হ্যাঁ এক লোটা পানি নিয়ে কি করবে জাহান্নামকে নিভিয়ে দিবে অথচ নবী করিম সাল্লাম কি বলেছেন এই জাহান নাম গ্রাস করবে এইরকম লোককে জাহান নামের আগুনের তাপ সম্পর্কে কতটুকু জানেন দুনিয়ার আগুনের তুলনায় সাধারণ মানুষ জানে যে সত্তর ভাগের এক ভাগ পাঠানো হয়েছে দুনিয়াতে সুহান আল্লাহ না রকম হাজহি তোমাদের এই যে দুনিয়ার আগুন আছে জুজ ওম মিন না জুজ আন মিন্নারি জাহান্নাম সত্তর ভাগের এক ভাগ হচ্ছে এই দুনিয়ার হালকা করে করে সত্তর ভাগে ভাগ করেন তার তাপকে তাপমাত্রাকে ভাগ করে তারপরে যে এক মাত্রায় যতটা হয় সেটা হচ্ছে দুনিয়ার আগুন যে আগুনের হ্যাঁ, কাছে আমরা বসতে পারি না শীতকালেও বসতে পারা যায় না যদি আগুনের কাছে যান তাহলে আর আগুনের ভিতরে যেতে পারবেন না না শরীরের কোনো অংশ দিতে পারবেন কিছুক্ষণের জন্য এই কুফুরি সিরকি আকিদা বয়ান করে ইসলাম বিরোধী আকিদা বয়ান করে প্রশংসা করা হয়েছে যখন আল্লাহর ওলিরা আল্লাহর ওলিয়া মহিলা হলেও ইচ্ছা করলে দুনিয়ার পানি দিয়ে জাহান নামকে নিমে দিতে পারে আর দুনিয়ার আগুন দিয়ে জান্নাতকে ছাড়খার করে দিতে পারে এই কিতাব শেষ করছি শেষখানে একশো ছয় পৃষ্ঠায় রয়েছে একশো ছয় পৃষ্ঠায় তার বক্তব্য শোনেন বাবা মরিদদেরকে বলছে বাবা আশেক লোকেরা কিয়ামতের ময়দানে উঠে কিসের হিসাব আল্লাহর সাথে যেমন মনে হচ্ছে যে বেয়াদুবির একটা সীমা থাকে কিসের হিসাব হ্যাঁ শোনেন কিসের হিসাব নিকাশ কিসের সূর্যের গরম হ্যাঁ কিসের তামার জমিন এর কোনো খেয়ালও তাদের থাকবে না ও সব তারা টেরো করতে পারবে না অনুভবও তারা করতে পারবে না কেবল দৌড়াবে আর বলবে আমার মাওলা কই আমার মাওলা কই কেবল দৌড়াবে আর বলবে আমার মাওলা কই আমার মাওলা কই আপনাকে হাদিসের রসুল শোনাবো হাদিসের রসুল শোনাই নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলছেন সহি মুসলিমের হাদিস প্রথম শোনায় হাদিস খুব বড় হাদিস রয়েছে একটু অংশ শোনাবো যেটি আজকের বিষয়ের সাথে সম্পর্কিত নবী করিম সাল্লা বলছেন ওয়া নবী কুম কায়মুন আলা সেরাত একমাত্র তোমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পুল সেরাতের ওপর পুলের ওপর যে সেরাত পুল সেরাত হবে যাকে আমাদের পুল সেরাত বলে এর ওপর দাঁড়িয়ে থাকবেন রব্বে সাল্লিম সাল্লিম হে আল্লাহ সহি সালামত রাখো সহি সালামত রাখো নিরাপদ রাখো নিরাপদ রাখো তাহলে কারো কথা বলার সাহস হবে না ক্ষমতা হবে না একমাত্র মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম ছাড়া আর এখানে বলা হচ্ছে মহলা কই মহলা কই হাদিসের কথা মানবেন না এইসব ভণ্ডামি কথাবার্তা মানবেন আর আরো একটা হাদিস শোনাই যেটা আরো স্পষ্ট হাদিস শোনেন বোখারি শরীফের হাদিস নবী সাল বলছে আল্লাহ আল্লাহর কসম করে বলছি মা আদরি আমি জানি না ওয়ানা রসুল অথচ আমি আল্লাহ রসুল মা ইউফ আলু বি আমার সাথে কি করা হবে আল্লাহ কি করবেন আমার সাথে যে আল্লাহ কি করবেন আমি জানি না আমি খোঁজ খবর রাখি না আল্লাহর কাছে রহমতের আশা রাখি যদি আল্লাহ রহমতে ঢেকে নেন আদিস রয়েছে ইল্লাহ আল্লাহ যদি আমাকে তার রহমত দিয়ে আমাকে ঢেকে নেন তাহলেই আমি মুক্তি পাবো আল্লাহ রহমত ছাড়া কারো উপায় নেই আর এরা বলে মাওলা কই মাওলা কই কোনো পর নেই হিসাব নিকাশের কোনো ফিকির নেই নাফসি নাফসি নেই কিচ্ছু নেই শুধু মাওলা কই মাওলা কই দৌড় দেবে আরো শোনেন কাল কেয়ামতে রসুলগঞ্জ ছাড়া আর কেউ কথা বলবেন আরেকটি হাদিস স্পষ্ট যে হাদিসটি আল্লামা সৈয়দ রহমতুল্লাহ তার জামে সগির রয়েছে সেই কিতাবে রয়েছে আল্লামা আলবানী রহমতুল্লাহ সেই হাদিসটিকে সহি বলেছেন কি আছে তাতে যে মিনা রসুলে উম্মাতেহি পুলসে রাত প্রথম পার করবে অতিক্রম করবে প্রথম রসুলগণ নিজ নিজ উম্মত নিয়ে সাথে নিয়ে ওয়ালায়াতাকাল্লামিয়াউমাইজিন আহাদুন ইল্লা রসুল আর সেই দিন কোন ব্যক্তি কথা বলতে পারবে না রাসুলগণ ছাড়া হাদিসটা ভালো করে শুনেন ওয়ালায়াতাকাল্লাম ইয়াউমাইজিন সেই দিন কাল কিয়ামতে হাসর মাঠে কারো কথা বলার সাহস হবে না এত ভয়ভীত থাকবে ইল্লা আর রসুল রসুলগণ কথা বলবেন আর রসুলেরও কি কথা বলবেন মাওলা কই মাওলা কই বলবেন রসুলগণের কথা শোনেন আরো শোনেন হাদিস ওয়া কালামুর রসুল আল্লাহ সাল্লিম সাল্লিম রসুলগণ সেই দিন আল্লাহ আমাদেরকে বাঁচাও বাঁচাও নিরাপদ রাখো নিরাপদ রাখো আল্লাহ হেফাজত করো হেফাজত করো সবাই পরেশান থাকবেন রসুলগণ উম্মতের জন্য পরেশান থাকবেন আর নিজের জন্য পরেশান থাকবেন আর অন্যরা তো নাফসি নাফসি নিজে নিয়ে পরেশান থাকবে কেউ কারো কাজে আসবেন আর সেই সময় এরা দাবি করছে যে মাওলা কই মাওলা কই তারা খোঁজ লাগাবে জি এখন কি কিতাবের নাম জানতে চান না একটু পরে জানবেন হ্যাঁ আর একটা আলোচনা শুনে নেন আর কিতাবের নাকি কথা বুঝতে পারছেন তো না জি কথা যদি বুঝতে পারেন তো কিতাবের নামটা বলি এখন কিতাব এটা শেষ করে ফেলেছি মামাইজে কারিমিয়া মামাইজে করিমিয়া এগুলি কার বক্তব্য ফজলুল করিম সাহেবের চরমানাইর যে পীর তাদের কিবলা আলহামদুলিল্লাহ আমাদের কিবলা কাবা শরীফ তার তার বক্তব্য এতে নোট করা হয়েছে তার বক্তব্যের বাইরে কোনো কথা নেই তা পড়ে আপনাদেরকে শোনানো হইল এই কিতাব এই কিতাব থেকে শোনায় আরো অবাক হয়ে যাবেন এমন এমন কথাবার্তা আছে আর অনেক কথাই আছে কিন্তু বেছে বেছে কিছু কথা বলবো কারণ আজকে বিষয়টি শেষ করে দেব আর এত ইসলাম বিরোধী কথাবার্তা বলতে ভালো লাগে না তহিদের কথা আগামী সপ্তাহ থেকে ওই তিনটি মূলনীতির উপরে আলোচনা শেখাবো যে ইতিবাচক যেগুলি শেখেন কারণ সংশোধন করতে হলে আগে প্রথম নিজে নিজের অস্ত্র মজবুত করতে হবে তহিদকে মজবুত করতে হবে সন্ন্যতকে মজবুত করতে হবে আর ইসলাম বিরোধী কথা কুফুরি কথাবার্তা সম্পর্কে একটা মোটামুটি জ্ঞান থাকা ভালো যেগুলি কুফুরি সিরকি কথা ওগুলো থেকে দূরে থাকবেন ব্যাস ওইসব কিতাব থেকে দূরে থাকবেন ওদের ওয়াজ মহফিল থেকে দূরে থাকবেন ওদের আস্তানা থেকে দূরে থাকবেন শোনেন পৃষ্ঠা নম্বর চল্লিশে চল্লিশে কি আছে তার শোনেন ভালো করে তাদের ভাষায় শোনাই কামেল পীরের আদেশ পাইলে নাপাক সারাব দ্বারা ও যায় নামাজ রঙ্গিন করিয়া তাহাতে নামাজ পড়ো আবার শোনাব নাকি কামেল পীরের আদেশ পাইলে না পাক সারাব দ্বারা ও যায় নামাজ রঙ্গিন করিয়া তাহাতে নামাজ পড়ো অর্থাৎ কামেল পীর যদি বলে যে মদ আছে মদে তোমার জায় নামাজকে মানে মুসাল্লাকে ডুবিয়ে নিয়ে আসো আর নিয়ে এসে তুমি ওর ওপরে নামাজ পড়ো এটা হালাল না হারাম হারাম মদ পাক না না পাক না না পাক তো সেই নাপাকে যদি ডুবিয়ে নিয়ে আসতে বলে মদে যদি ডুবাইতে বলে তাহলে পেশাব পায়খানা তো যদি ডুবিয়ে নিয়ে আসতে বলে যে ওখানে নামাজ পড়ো কবরের উপরে নামাজ পড়ো কবরকে সিজদা করো সব করা যাবে তাহলে কি করতে হবে তবু কি করতে হবে তাহাতে নামাজ পড়ো অর্থাৎ শরীয়তে কামেল পীর সাহেব এখন ব্যাখ্যা নিজেই করছে এ কথা বলার পরে তার নিজের কথার যদি এমন কোন হুকুম দেন যাহা প্রকাশ্য শরীয়তের খেলাফ হয় তাহলে বোঝা গেল যে পীরেরা শরীয়তের খেলাফ হুকুম দিয়ে থাকেন দেন না দেন না নিজে বলছে দেন তবুও তাহা তুমি নিরাপত্তিতে আদায় করিবে যাহা প্রকাশ্য শরীয়তের খেলাফ হয় তবুও তাহা তুমি নিরাপত্তিতে আদায় করিবে কেননা তিনি রাস্তা সব তয় করিয়েছেন যুক্তি দেখেন তার পীর সাহেব সমস্ত রাস্তা পার হয়ে চলে গেছে কোথায় কি আছে না আছে উঁচ নিচ আছে কোথায় সাপ ভল্লুক বসে আছে না আছে সব দেখে নিয়েছে সুতরাং আপনাকে ডাকছে চলে আসেন এই পথে অসুবিধা নাই হারাম পথ হইলে অসুবিধা নেই চলে আসেন তিনি তাহার উঁচু নিচু অর্থাৎ ভালো মন্দ সব চিনেন কম বুঝেন দরুন জাহেরা ভাবে তুমি দেখো যদিও উহা শরীয়তের খেলাফ হয় কিন্তু মূলে খেলাফ নয় হারাম কাজের হুকুম দিল সেটা খেলাফ নহে অথচ এই ব্যক্তি ভদ্রলোক বারবার আবার তাকিদও করছে সে তাকিদ মজার তাকিদ আপনাদেরকে শোনায় তার সাথে সাথে সম্পর্কিত যেহেতু তিরপান্ন পৃষ্ঠায় তিরপান্ন পৃষ্ঠাতে তিনি এই শরীয়ত সম্পর্কে বলছেন বলছেন শরীয়তের হুকুম এখন আগে কবুল করিয়া লাও তারপর মারেফতের রাস্তা তাই করিতে থাকো মারেফত শরীয়ত ছাড়া নহে তার মানে শরীয়ত বিরোধী কাজ করেন তাহলে মারেফাত হবে না হবে না তার ভাষায় হবে না কোরআন হাদিসের ভাষাতে মারেফাত আলাদা জিনিস কিছুই নেই যা শরীয়ত তার মাধ্যমে আল্লাহকে পেতে হবে বুঝতে পেরেছেন কিন্তু তাদের ভাষাতে শোনেন যে শরীয়ত ছাড়া তাহলে মারেফাত হাসিল হবে না আবার বলছে যে না মারেফতি তরিকাতে সে হুকুম দিছে যে সারা হ্যাঁ মদের উপরে নামাজ পড়ো মদে ডুবিয়ে নিয়ে এসে যাই নামাজে নামাজ পড়ো হারাম কাজের হুকুম দিচ্ছ তুমি করো তারপর বলছে তুমি মাওলার ইসকে যতই পাগল হও না কেন শরীয়ত ঠিক না রাখিলে হ্যাঁ এই কথাটা শোনেন শরীয়ত ঠিক না রাখিলে মাওলায় পাক তোমার কোন এবাদত কবুল করিবেন না তাহলে পীর যে বললো যে যাই নামাজকে মদে ডুবিয়ে নিয়ে এসে নামাজ পড়ো ওতে ও এবাদত কবুল হবে হ্যাঁ পীর যে ইসলাম বিরোধী কথাবার্তা বললো কুফুরি কথাবার্তা বললো সেগুলোতে এই এতে কাজ যদি রাখেন যে রাবিয়া বাসরি জাহান্নামকে নিমে দিতে পারে আর জান্নাতকে ছাড়খাড় করে দিতে পারে এই এতে কাজ রাখেন তো এবাদত বন্দী কবুল হবে কারণ এগুলি শরীয়ত বিরোধী কথা কোরআন হাদিস বিরোধী কথা তাহলে এবাদত বন্দেগি তাদের ভাষায় হে পীরের তরিকার ভাষাতেও কবুল হবে না দেখছেন মানুষের কথাই কত দ্বন্দ্ব যদি আল্লাহর কথা কোরআন হাদিসের কথা হইতো তাহলে এরকম দ্বন্দ্ব দেখা যেত না মানুষের কথা এক জায়গায় বলছে যে হারাম কাজ করেন পীর সাহেব বললো আরেক জায়গায় গিয়ে আরো অন্যরকম কথা বলছেন যেহেতু মানব রচিত কথা মানব রচিত কথার অবস্থা এরকমই থানার তিনটি স্তর বললাম না এই কিতাবেরও পৃষ্ঠা নম্বর তেতাল্লিশ চুয়াল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এগুলোতে ওই ফানার স্তরগুলিকে বর্ণনা করেছে এবং সেই ফানার অর্থ যে আপনি প্রথম পীরের ধ্যান করবেন তাদের একটি পরিভাষা তাসাউরের শেখ পীরের ধ্যান করা আপনি নামাজ রোজা করবেন সেজদা করবেন কিন্তু পীরের ধ্যান সবসময় কলবে কিন্তু পীরকে বসিয়ে রাখতে হবে আর তারপরে নিজেকে চেষ্টা করতে পীরের মধ্যে বিলীন করে দেওয়ার লয় করে দেওয়ার অর্থাৎ পীর যা বলছেন সবসময় পীরের ধ্যান এবং যা বলছেন তার বাস্তবায়ন করা তারপর রসুলের মধ্যে বিলীন করে দেওয়া তারপরে আল্লাহর মধ্যে বিলীন করে দেওয়া মানে ওয়াহাদাতুল উজুদ আপনি এবং আল্লাহ আর কোনো পার্থক্য থেকে যায়নি এই কথাগুলি বুঝিয়েছে যা আমি এর আগের কিতাব থেকে পড়ে শুনিয়েছি আর এতেও রয়েছে আগে চলে কিছু সিরকি কথাবার্তা বলি কারণ সময় হয়ে যাচ্ছে ছেষট্টি পৃষ্ঠা পৃথিবীতে এমন কোন কেউ আছে যে গোটা পৃথিবী দেখতে পারে নবী করিম সাল্লা সাল্লামকে একবার মাত্র একটি হাদিস আছে দেখিয়ে দেওয়া হইল হ্যাঁ এবং যতদূর পর্যন্ত আমাকে দেখানো হইলো আর সংকুচিত সংকুচিত করে পৃথিবী আমি দেখলাম ততদূর পর্যন্ত ওয়াইন্না উম্মাতি কোহা মা জবি আলী মিনহা যতটা সংকুচিত করে দেখালো ততদূর পর্যন্ত আমার উম্মতের রাজত্ব পৌঁছিবে তাহলে আজকে মালয়েশিয়া পর্যন্ত পৌঁছিয়েছে অতদূর পর্যন্ত আল্লাহাক দেখছেন জাপানে পৌঁছেনি চায়নায় পৌঁছেনি হয়তো দেখানো হয়নি কারণ বিশাল বলেছে যতদূর পর্যন্ত হ্যাঁ আমাকে দেখানো হলো ততদূর পর্যন্ত আমার উম্মত পৌঁছিবে এইদিকে আফ্রিকা পশ্চিম আফ্রিকা মরক্কো তিউনিশিয়া এইসব পর্যন্ত পৌঁছেছে হ্যাঁ, তারপরে আপনার স্পেন পর্যন্ত পৌঁছেছিল এককালে আন্দোলুস ততদূর পর্যন্ত নবী সাল্লামকে দেখানো হয়েছে আজারবাইজান উজবেকিস্তান পর্যন্ত পৌঁছেছে সুতরাং ততদূর পর্যন্ত নবী সাল্লামকে দেখানো হয়েছে আলবেনিয়া তারপর বসনিয়া পর্যন্ত পৌঁছেছে দেখানো হয়েছে নবী করিম সাল্লামকে ততদূর পর্যন্ত ইসলামিক হকুমত বা মুসলিম মোহাম্মতের নেতৃত্ব পৌঁছেছে তো এখানে কি বলা হচ্ছে দেখুন শুনে বলছেন হজরত গাঙ্গুহি দেওবাদীদের বড় আলেম হ্যাঁ হজরত গাঙ্গোহী মানে রশিদ আহমদ গাঙ্গোহী মোরাকাবার হালাতে সমস্ত দুনিয়াটি এক নজরে দেখিতে পারিতেন শুধু এক একবার দেখা নয় নিজের মধ্যে এই ক্ষমতা ছিল যে মোরাকাবার হালাতে দেখিতে পেতেন বললে বলতে এক এক আল্লাহ দেখিয়েছেন না পারিতেন মানে তার মধ্যেই ক্ষমতা ছিল যে তিনি দেখিতে পারতেন তারপরে আল্লাহর নবী ছাড়া যদি কাউকে দেখানো হইতো তো অবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালানকে দেখানো হইতো কোনো কাউকে দেখানো হয়নি মোরাকাবা প্রথম কথা যে সুফিদের মোরাকাবা সেটি হচ্ছে ইসলাম বিরোধী মোরাকাবা তার বিদাতি মোরাকাবা যেটি হিন্দু ধর্ম থেকে এসছে আর অন্যান্য ধর্ম থেকে এসেছে আর ইসলামের লেবাস পরে তার নাম মোরাকাবা রাখা হয়েছে আর তারপরে তিনি দেখিতে পারিতেন তারপরে শুনেন তাজগারতুর রশিদিয়া কিতাবের মধ্যে লিখা আছে যে দুনিয়া পাঁচশত বছরের রাস্তা তাহার সম্মুখে একখানি পানদানের নাই ছোট মালুম হইত কারণ দেওবন্দি আলমেরা পান ছাড়া থাকতে পারে না পান খেতে হবে তাই পানদানি দিয়ে বোঝানো হচ্ছে পানদানি বুঝছেন তো পান যেখানে মনে হয় ওই পান বানিয়ে বানিয়ে রাখে নাকি মশলা টসলা রাখে তো পানদানির মতো দুনিয়াকে রশিদ আহমদ গাঙ্গহি হ্যাঁ দেখতে পেতেন ছোট মালুম হইতো আর দেখতে পেতেন জি সুহান আল্লাহ এই আকিদা যদি বেরলবিরা বলে যে আব্দুল কাদির জিল্লানি বেরলিরা যদি বলে যে আপনার কি বলে আহমদ রেজা খান তাহলে বলে এরা মুশরেক এরা মুশরেক আর নিজেরাই সিরকে হাবুডুবু করছে এই জন্য সঠিক কথা হচ্ছে যে দেওবন্দি আর বেরেলবি দুটি যে মতবাদ আছে বা দুটি দল আছে বড় দল ভারত বাংলাদেশ পাকিস্তানে দুটোই হ্যাঁ ভাই হ্যাঁ বইমাত্রীয় ভাই মানে এখন আপোষের শত্রুতা সেজন্য বইমাত্রীয় বললাম বই মাত্র ভাই তাদের আকিদা একই রকম আপোষে শত্রুতা আছে আল্লাহ জানে কি কারণে আছে কিন্তু তারা আকিদা আমলে সব একই রকমের কথা একই রকমের সব সিরকি কথাবার্তা এই রাশিদ আহমদ গাঙ্গহী সম্পর্কে আর বলছেন ভাই মমিনগণ আল্লাহর কাছে দোয়া করছে দেখেন কেমন দোয়া করছে আপনাদের জন্য ওই দাদা পীর কুতুবে আলম দাদা পীর বুঝেন দাদা পীর বুঝেন না বুঝেন না হ্যাঁ পীরের পীরের পীর হ্যাঁ পীরের পীর হ্যাঁ পীরের পীর ঠিক প্রথম কথা নিজে পীর আর সেই পীরের পীরের পীর তো বলছে যে দাদা পীর দাদা পীর তো বলছে ওই দাদা পীর কুতুবে আলম প্রথম কথা কুতুবে আলম মানে বুঝেন তাদের ভাষায় মানে পৃথিবীর নিয়ন্ত্রণ করে রয়েছে মক্কার মুশ্রেকদেরকেও জিজ্ঞাসা করা হইতো তারা বলতো যে আল্লাহ অমাইয়দাব্বেরুল আমরা পৃথিবীর নিয়ন্ত্রণ কে করে আল্লাহ কোরআন এর সাদ করছেন নবীকে বলছেন জিজ্ঞাসা করো তাদেরকে মক্কার মুশরেক আবু জাহালা আবকে তারা বলতো সায়াকুলুন আল্লাহ তারা বলতো অবশ্যই আল্লাহ পৃথিবীর নিয়ন্ত্রণ আসমান জমিন চন্দ্র সূর্য তারকা নক্ষত্র আর রাত দিন এসবের নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহ পাক করছেন তৌহিদের রবুবিয়াতে তারা শির করতো না এবাদত বন্দীগীতে গিয়ে মক্কা মুশিকা শির করত আর আমাদের ইমান আলহামদুলিল্লাহ যেমন আল্লাহ পাক সমস্ত কিছুর নিয়ন্ত্রণকারী তেমনি সমস্ত এবাদত বন্দীকে শেষ দা দোয়া সবকিছুর হক তার একমাত্র আল্লাহ পাক রবুল আলমিন কিন্তু এখানে বলা হচ্ছে যে কতুবে আলম বিশ্ব জাহানকে ধারণকারী কতুব মানে হচ্ছে ধারণকারী এটাকে অনেকবারই ব্যাখ্যা করেছি কতুব মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই কলবের ফাইজ সমস্ত মুসলিম দিগকে দান করুন আমি দোয়া করি আল্লাহ পাক শিরক বিদাত থেকে আমাদেরকে হেফাজত করুন কুফরি থেকে আমাদের হেফাজত করুন এইরকম সিরকি কুফরি আর বিদাতের ফাইজের কোনো প্রয়োজন নেই এইসব ইসলামে ফাইজ নেই আর এইসব ফাইজের আমাদের আলহামদুলিল্লাহ প্রয়োজন নেই আল্লাহ পাক কোরআনে করিম দিয়ে আমাদেরকে হিদায়ত করুন রসুলের হাদিস দিয়ে আমাদেরকে হিদায়ত করুন আল্লাহ পাঁচ অক্ত নামাজ কায়ম করে আমাদেরকে তৌফিক দান করুন হারাম থেকে নাজাইজ কাজ থেকে আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে জান্নাতুল দোষ দান করুন আমি তারপরে শুনে বলছি কি ভাই মমিনগণ পৃষ্ঠা নম্বর তেষট্টি তিনি যে ওই জামানার কুতুবে আলাম ছিলেন তাহাতে কোনো সন্দেহ নেই কুতুবে আলাম জাহানের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণকারী ছিলেন শিরকি আকিদা <coughs> তাদের এবাদত বন্দী শুধু মসজিদে হয় না তাদের এবাদত বন্দী কোথায় হয় জানেন হ্যাঁ বনে জঙ্গল এমনকি কবরে পর্যন্ত হয় পঁচাত্তর ছিয়াত্তর পৃষ্ঠা দেখেন তাই আমাদের বড় পীর সাহেব কিবলা মাওলার প্রেম সহ্য করিতে না পারিয়া সামদেশের জঙ্গলে থাকিয়া বারো বৎসর যাবৎ গাছের পাতার রস পান করিয়া জীবন যাপন করিয়াছেন এবং নির্জনে বসিয়া মাওলায় পাকের সাথে ইস্ক মহাব্বতের খেলা খেলিয়াছেন বড় পীর আব্দুল কাদির জিলানির অবস্থা এই যে ইরাক থেকে বেরিয়ে সামদেশে গিয়ে কি করত জঙ্গলে থাকিয়া বারো বৎসর ধরি তাকে শয়তান গোমরা করেছে কখন যদি ঘটনা সত্য থাকে আর যদি ঘটনা সত্য না থাকে তো মিথ্যার অনেক রটনা কিন্তু আছে বুঝতে পেরেছেন না কারণ আব্দুল কাদের জিলানি সম্পর্কে সঠিক সিদ্ধান্ত বলাই মুশকিল তার কিতাব গুনিয়াত তালেবিন একবার কোরআন হাদিসের কিতাব সুন্দর কিতাব আবার এই এই সব কথাবার্তা যে বলা হচ্ছে যদি সত্য হয় তাহলে তিনি বিভ্রান্ত হয়েছেন পরবর্তী জীবনে আগের জীবনে বা পরের জীবনে যে হোক না কেন একটা জীবন ছিল তার বিভ্রান্তির জীবন ছিল অথবা এসব মিথ্যা ঘটনা তার ইন্তেকারের পরে সব চাপিয়ে দেওয়া হয়েছে তার উপর এতে কোনো বিচিত্র নেই বৌদ্ধদেব বৌদ্ধদেব যখন রাজার ছেলে ছিল তখন নেপাল থেকে বেরিয়ে এসে আমি অনেকবার এই ঘটনা আপনাদের সামনে বয়ান করেছি কাশী বিশ্বনাথে গয়াতে এগুলোতে সে কয়েক বছর ধরে বনে জঙ্গলে সে তপস্যা করত এই সেম এই তপস্যায় তাকে বেশি না আমি ছোটকালে পড়েছি যদি আমার স্মৃতিশক্তি ভুল না করে সাত থেকে আট বছর বলা হয় সাত বছর আট বছর পরে সে কোন শয়তানকে পেয়ে গেল বলে যে সিদ্ধি লাভ করলো তপস্যা করে সিদ্ধি লাভ করলো তারপরে ধর্ম প্রচার শুরু করলো বৌদ্ধ ধর্ম যে বৌদ্ধ ধর্মের নাম হচ্ছে আর এই ধর্ম যে বারো বছর বনে জঙ্গলে সামদেশের ঘুরে ঘুরে যে ধর্ম সেই ধর্মের নাম হচ্ছে কাদেরিয়া ধর্ম বুঝতে পেরেছেন কাদেরিয়া ধর্ম আব্দুল কাদিজির নামে যে তরিকা আছে সেই তরিয়া নাম হচ্ছে কাদেরিয়া জি পৃষ্ঠ নম্বর তেরাশি চৌরাশি অনেক কথাই রয়েছে তবে কিছু কথার উপর এই করছি সংক্ষিপ্ত করছি খাজা মইনুদ্দিন চিস্তি সম্পর্কে কিছু কথা শোনেন অনেক বাড়াবাড়ি কথাবার্তা রয়েছে তার মধ্যে শুনেন কিছু কথা বলছেন খাজা মইনুদ্দিন চিস্তির কাছে আল্লাহর খোঁজ খবর আসত শোনেন তখন রাব্বুল আলমিন পীর সাহেবকে খবর জানাইলেন রব্বুল আলমিন পীর সাহেবকে খবর জানালেন আল্লাহ নবীর পরে কারো কাছে ওহি এসেছে আল্লাহর খবর কিভাবে আসে জিব্রাইল মারফত ওহি ওহি ছাড়া কোনো খবর আসে না তারপরে মানুষ যে কোনো মানুষ হোক না কেন তার স্বপ্ন ভালো হইতে পারে মন্দ হইতে পারে সিরকি হইতে পারে খেয়ালি পোলাও হইতে পারে হ্যাঁ জানাবি হাদিসে বলেছেন দিনে খুব খেয়াল করলেন কোন মেয়ের কথা বা নিজের স্ত্রীর কথা খুব চিন্তা করেন রাত্রে ওকেই দেখছেন হয় না কারো সাথে কোনো ঝগড়া হয়েছে বিবাদ হয়েছে রাত্রে দেখছেন ভয়ঙ্কর অবস্থা সে আপনাকে মারতে আসছে এগুলি হচ্ছে খেয়ালি পোলাও যা খেয়াল করেছেন দিনে তা দেখছেন ঘুমের অবস্থায় তাহলে শয়তান মানুষকে নিয়ে খেলা করে অধিকাংশ সময় ঘুমের অবস্থায় ভালো ভালো মানুষকে নিয়ে খেলা করে ওহির দরজা বন্ধ হয়ে গেছে নবী করিম সাল্লামের এতেকালের সাথে কি বলা হচ্ছে কি শুনাইলাম শুনলেন না তখন ওই রব্বুল আলমিন পীর সাহেবকে খবর জানেন যে মঈনুদ্দিন আমার মহাব্বত পাইবার জন্য যাহা করিয়াছে ও বলিয়াছে তাহা আমি সবই দেখিয়াছি ও শুনিয়াছি মঈনুদ্দিনকে আমিল কবুল করিয়া লইলাম খাজা মঈনুদ্দিন চিস্তিকে আল্লাহ নাকি খবর দিচ্ছেন পীরকে যে আমি কবুল করে নিলাম তখন কতুবুল আখতার সাহেব বলিলেন বাবা মঈনুদ্দিন তার পীর আল্লাহ পাক তোমাকে কবুল করিয়াছেন খবরও চলে আসলো আর মহিনুদ্দিন চিস্তিকে খবর দিয়ে দিলেন আল্লাপাক তোমাকে কবুল করেছেন এখন চলো মদিনা শরীফ গিয়া রসুলের কাছে তোমাকে পৌঁছিয়ে দিই যখন আল্লাহ কবুল করে নিয়েছেন তো শুধু রসুলের কবুল করা বাকি আছে চলো রসুলকেও কবুল করিয়ে দিই রসুলের কাছেও কবুল করিয়ে দিই তিনি কবুল না করিলে কাজ হবে না আল্লাহ কবুল করে নিলেন তারপর রসুল কবুল না করলে কাজ হবে না এক তো কুপুরি কথা আল্লাহ কবুল করলেন খবর দিলেন আসমানি খবর গাইবের খবর জানলো অথচ আসমান জমিনে গাইবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না সুরান নামলে একাধিক আয়াত রয়েছে কোরআন কারিমি গাইব সম্পর্কে আল্লাহ সুরান নামলে এরশাদ করছেন কুল হে নাবি বলে দেন ওয়াল আকাশ জমিনে কেউ অদৃশ্যের কথা গাইবের কথা জানেন আল গাইবা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া অমায়া সরুনা এবং যারা চলে গেছে বা দুনিয়ার লোক বেঁচে আছে তারা আইয়ানা ইউবাসন কখন তাদেরকে উঠা হবে কোন সালে তারা উঠবে কেমত হবে কেউ জানে না অমায়া সরুনা ইয়ানা ইউবাসন কোরআন তো একদিকে শিক্ষা দেয় আর এদের শিক্ষা অন্যদিকে তিনি না কবুল করলে কাজ হবে না কেন কাজ হবে না তার মজার কথা শুনে কেন কেননা আল্লাপাক কোন সময় রাগ হইলে রাসুল সাল্লাম ভিন্ন অন্য কেউ তাহাকে ঠান্ডা করিতে পারেন না আল্লাহ রাগ হইলে রসুল ঠান্ডা করবে কি এই কথা বলিয়া মদিনা শরীফের দিকে রওনা হইলেন বহু দুঃখ কষ্ট করিয়া যখন মদিনা শরীফের নিকট পৌঁছিলেন এবং হুজুর পুরনোর রওজা মুবারক নীল গম্বজ ইত্যাদি দেখে দেখা গেল তখন ময়রুদ্দিন চিস্তি পা হইতে জুতা খুলিয়া ফেলেন ও বলিলেন যেই জমিনে রসুল্লাহাম শুয়ে আছেন সেই জমিনে এর ওপর জুতা পরিয়া জুতা পায়ে দিয়া চলা আমার দিলে সহ্য করিবে না চলো ঠিক আছে এটুকু আদব করলো করলো থাকার বিদাত যাই হোক এবং খালি পা দ্বারা ওখানে যাওয়া দেবী হইবে এমনকি খালি পায়ে যাওয়া বেয়াদবি হয় তাহলে কি করতে হবে এখন উড়তে হয় এই জন্য তিনি এখন শুনেন তিনি হাঁটু দিয়া হামাগুড়ি দিতে দিতে রওজা মোবারকের কাছে গিয়া নেহায়াত আদব ও রোনাজারির সাথে বলিতে লাগিলেন যদি নবীর দরবারে হামাগুড়ি দিয়ে এরকম আসতে হয় তাহলে আল্লাহর দরবারে মসজিদে পাঁচক নামাজ পড়তে আসছেন যারা চিস্তির ভক্ত তারাকে মসজিদে কেমন করে আসতে হবে আল্লাহর দরবারে বেশি আদব করবেন না নবীর দরবারে বেশি আদব করবেন আরে কমের পক্ষে সমান আদব তো করবেন আর যদি সমানও করে দেন মুশেক হয়ে যান তারপরে তো সমান আদব করবেন আল্লাহর আদব সম্পর্কে একেবারে গাফিল হয়ে যান না তো হামাগড়ি দিতে দিতে রাউজা মোবারকের কাছে নিহাত আদব নাজারির সাথে বলিতে লাগলেন আসসালাম আলকি রাসুল আল্লাহ সাল্লাম আলকি হাবিব আল্লাহ এইসব কিসা কাহিনী গড়া হয়েছে তারপরে শোনেন আরো মজার কথা যখন এই সালাম পেশ করা হইল তখন রওজা পাক হইতে বলন আওয়াজে জবাব আসিল আলাইকা সালাম হে বৎস হে আমার ছেলে তোমার উপর সালাম হোক ওহে আমার পুত্র তোমার উপর আল্লাহ পাকের রহমত নাজিল হোক সালামের জবাব চলে আসলো আল্লাহ নবীর প্রিয়তমা কন্যা ফাতেমা রাজি আল্লাহ তালানহা তার জন্য কোনোদিন জবাব এসেছে ওয়ালাইকা সালামের প্রিয়তমা স্ত্রী আয়েশা রাজি আল্লাহ তালা তার জন্য কোনোদিন জবাব এসেছে কোনো হাদিসে শুনেছেন কোনোদিন হোসেন রাজি আল্লাহ তালান যখন এরাকের মুখে বিদায় হয়ে গেলেন তখন কোন পরামর্শ এসেছে হ্যাঁ কত ভালোবেসেছেন হোসেন রাজি আল্লাহ তালাহকে প্রিয় নাতিকে হাসানকে কত ভালোবেসেছেন হাসানকে সাবধান করেছেন যে বাবা তোমার সামনে যে খাবার আছে বিষ দেওয়া হয়েছে সাবধান হোসাইন তুমি যেও না বিশ্বাসঘাতক বেইমানেরা গাদ্দারি করবে ইরাকবাসী খবরদার যেও না তোমাকে ডাকছে গিয়ে বিশ্বাসঘাতকতা করবে তারা বলেছেন বা ওয়ালাইক স্যার তোমার আল্লাহ রহমত কোনদিন সালামের জবাব এসেছে কবর থেকে বলুন এসেছে কি কখনো আসেনি আল্লাহ নবীর এক লাখ চব্বিশ হাজার সাহাবাই কেরামের কারো জন্য সালামের জবাব আসেনি তাহলে এদের জন্য কোথা থেকে সালামের জবাব আসে প্রথম কথা এগুলি হয় রটনা মিথ্যা কথা এক আর যদি মিথ্যা না হয় বলে যে সত্যই হতে পারে তাহলে শয়তান এদেরকে নিয়ে খেলা করেছে দুইয়ের এক অবশ্য হয়েছে তৃতীয় আর কোনো নেই আল্লাহ নবীর কবর থেকে কোনোদিন জবাব আসবে না আর আসেনি শয়তান এদেরকে নিয়ে খেলতাম আশা করেছে শয়তান আওয়াজ দিয়ে মনে করলো যে রে বাপরে কবর কবর থেকে আওয়াজ আসলো হতে পারে নাকি অসম্ভব কিছু নেই যারা শির করে তাদেরকে শয়তান ওইভাবে বিভ্রান্ত করে যে যেমন কাজ করে তাকে সেইভাবে বিভ্রান্ত করে যে অহংকারী অহংকার দিয়ে ধ্বংস করে যে মদপান করে যে জেনা করে তাকে ওইভাবে ধ্বংস করে আর যে শির্ক বিদাত করে ওইভাবে ধ্বংস করে একমাত্র নিরাপদ থাকবে তৌহিদবাদী সংমিশ্রণ করেনি তৌহিদবাদী আর তরিকার অনুসারী আর অন্য কোন তরিকা আমার কাছে নেই তারাই শয়তানের বিভ্রান্তি থেকে গুমরাই থেকে বেঁচে থাকতে পারবে আর না হলে শয়তানের বিভিন্ন অস্ত্র আছে যাকে যেমন দেখে তাকে সেইভাবে কেউ যদি স্বপ্নের পিছনে ছুটে যেমন এদের অবস্থা তাহলে তাদেরকে স্বপ্ন দিয়ে শয়তান গুমরা করে কবর মাজারের পিছনে ছুটে পীরের পিছনে ছুটে আল্লাহ তাদেরকে ওই দিয়ে গুমরা করে শয়তানকে লাগিয়ে দেয় যে তুমি তোমার কাজ করো নবী সাল্লা সাল্লামের ওয়াজ বক্তব্য সাহাবাহিক শুনে বরদাস্ত করতে পারতেন না পারতেন না এবং আমল করতেন সাথে সাথেই সাথে সাথে আমল আজকালকার জামানার মতো না যে আমরা শুনছি বেশি অনেকে কিন্তু আমল করি না দীর্ঘদিন শুনছি আমল নেই দীর্ঘদিন শুনছি এখন পর্যন্ত ফজর নামাজ কায়ম করতে পারলাম না দীর্ঘদিন শুনছি শির্ক শির্ক বিদাত বিদাত বিদাত শুনছি আর দেশে গিয়ে আবার ওই রকম আবার শির্ক বিদাতে লেগে গেলেন দীর্ঘদিন শুনলেন যে নবীলামের সহি নামাজের তরিকা হচ্ছে এই তারপরে দেশে গিয়ে আবার ওই রকম নামাজ পড়া শুরু করলেন চলো ভাই উদার কো হাওয়া হজিদার কি যেমন বাতাস তেমন চলি ঠিক না আমলে আমাদের কত অভাব নবী করিম সাল্লামের সাহাবাই আমরা তার বক্তব্য শুনতেন খুদবা শুনতেন এবং শুনতে পারতেন বরদাস্ত করতে পারতেন কোরআনে কেমের আয়াত তেলাওত হইতো তার তাফসির করা হইতো নবী সাল্লাম মোবারক হাদিস শোনানো হইতো এবং তার উপর আমল করতেন কিন্তু রশিদ আহমদ গাঙ্গহির বক্তব্য শুনে আর বরদাস্ত করার শক্তি নেই লোকের জনতার রশিদ আহমদ গাঙ্গহির বক্তব্য এমন ভারী ওহি যে তা শুনে বরদাস্ত করার মতো কোনো ক্ষমতা নেই এই কিতাবের পৃষ্ঠা নম্বর অষ্টআশিতে দেখুন বড় ঘটনা অনেক কিছু বয়ান করেছে রসেন গাঙ্গহি একবার অসুস্থ ছিলেন তারপরে কোন রকম উঠে বক্তব্য করতে বসলেন বক্তব্য যেই শুরু করা এ একটি হাদিস আর বক্তব্য কি একটি হাদিস শোনালেন শুধু ইস্তান মিনাল বৌলে ফাইন আজাবিল কাবরে আওকামা কালামিন হাদিসও পুরা করেনি তোমরা পেশাব থেকে বেঁচে থাকবে সাবধান তোমরা পেশাব থেকে বেঁচে থাকবে কারণ কবরের বেশিরভাগ আজাব হবে কিসের কারণে পেশাবের কারণে এই হাদিস শোনানোর পরে বলছে তোমরা পেশাব করিয়া ভালো রূপে ইস্তেঞ্জা করবে ইস্তানজাহ মানে ইস্তেঞ্জা করা নাই অর্থ ভুল করেছে পাকসাপ হইতে চেষ্টা করিও কেননা নিশ্চয় বেশিরভাগ কবর আজাব এই কারণে হইয়া থাকে অর্থাৎ পেশাব করিয়া ভালোরূপে পাকসাপ না হইয়া অধিকাংশ লোকেরা কবর আজাব ভোগ করিবে এই হাদিস খানা বয়ান করিয়া মজলিসের লোকদিগকে নজর করো তো বলিলেন যে হে মানুষ হাদিস বয়ান করে বলেন হে মানুষ তোমরা কেমন করিয়া কবর আজাব সহ্য করিবে তোমরা কেমন করে কবর আজাব সহ্য করিবে তখন ওই মানুষের মধ্যে হাইবাতের রোল পড়িয়ে গেল বুঝতে পারলেন হাইবাত মানে ভয় ভয়ের রোল পড়ে গেল মানে হাহাকার শুরু হয়ে গেল কান্নাকাটি শুরু হয়ে গেল লোকেরা রোনাজারি ও হাইরাত দেখে লোকের লোকের রোনাজারি ও হাইরাত দেখিয়া মালুম হইতে লাগিল যেন কেয়ামত শুরু হইয়াছে রশিদ আহমদ গাঙ্গহির বক্তব্য শুনে মনে হচ্ছে যে কেয়ামত শুরু হয়ে গেছে ইহা দেখিয়া হুজুরে কিবলা ইহা দেখিয়া হুজুরে কিবলা মজলিস থেকে এই বলিয়া গেলেন উঠে গেলেন একটা হাদিস শুনিয়ে বক্তব্য করার জন্য এসছেন একটা হাদিস শুনিয়ে আর এই অবস্থা সব কান্নাকাটি শুরু করে দিয়েছে হাউমাউ করে মজলিস ছেড়ে চলে গেলেন আর কি বললেন মানুষের মধ্যে আমার ওয়াজ শুনিয়া বরদাস্ত করিবার শক্তি নাই মানুষের মধ্যে আমার ওয়াজ শুনিয়া বরদস্ত করার শক্তি নাই ভাই মমিনগণ এইরূপ তাসির রুহানি ফাইজ ছাড়া কখনো হইতে পারে না এই হচ্ছে মন্তব্য লেখকের যে রুহানি ফয়েজ ছিল তাদের সুতরাং লোকেরা তাদের বক্তব্য বরদাস্ত করতে পারত না আর নবী করিম সাল্লামের রুহানি ফয়েজ ছিল না সাহাবাই কেরামে ছিল না খোলাফায় রাশিদানে ছিল না তাই এসব হইতো না আরো শোনেন গাঙ্গহী সম্পর্কে আমার পীর সাহেব কেবলা ফরমাইয়াছেন বাবা বিনা জানফেসানি ও জীবনান্ত কোশিস ভিন্ন মারেফত হাসিল হইতে পারে না মানে খুব মেহনত করতে হবে তাহলে মারেফত হাসিল হবে কুতুবে আলম হজরত গাঙ্গোহি সাহেব প্রায় রাত্রে এশার বাদে জিকিরে বসিতেন এবং শেষ রাত্রে তাহার মাথায় আঠারো কলসি পানি ঢালিবার পরে হুসে আসিয়া তাহাজুদ নামাজ পড়িতেন সুভান আল্লাহ লিখছেন সুবহান আল্লাহ আমি সুবহান আল্লাহ বলছি না নিজে লিখেছে সুভান আল্লাহ কথা বুঝতে পেরেছেন তাহাজুদ পড়তে পড়তে কি হইতো বেহস হয়ে যেতেন তখন আশি কলসি পানি না কত আঠারো কলসি পানি ঢালিবার পর হুঁসে আসিয়ে তাহাজুদ নামাজ পড়তেন জিকির করে বেহুশ হইতেন তারপরে তখন তাজুদ পড়াবার জন্য তাকে আবার আঠারো কলসি পানি ঢালতে হইত জি নবী করিম আলি সাল্লামের বেশি তাহাজুদ কেউ পড়েনি নবী করিম সাল্লাম তাহাজুদ পড়ছেন আর বলছেন কুমিল্লা ইল্লা কালিলা রাতের অল্প সময় ছাড়া অল্প সময় ছাড়া এসার আগের সময় ছাড়া সারা রাত তুমি কেয়াম করো তাহাজুদ পড়ো নিসফাহু হয় অর্ধেক আবিন কুসমিন কালিলা বা তার চাইতে কম মানে এক তৃতীয় অংশ আউজিদ হে অথবা দুই তৃতীয় অংশ ওর বেশি অর্থাৎ অর্ধেকের বেশি অর্থাৎ দুই তৃতীয় অংশ তাফসির কারগণ এইভাবে তাফসির করেছেন নবী করিম সাল্লাম রাতের দুই তৃতীয় অংশ অনেক সময় তাহাজুদ পড়তেন অর্ধেক পড়তেন কখনো কখনো এক তৃতীয় অংশ কমের পক্ষে তাহাজুদ পড়তেন নবী করিম সাল্লা সাল্লামের এই তাহাজুদের মেহনতে পা ফুলে যেত কিন্তু বেহস হয়ে গেছেন জিকির করে আর পানি ঢেলে হোসে নিয়ে আসতে হচ্ছে এই তো হইতো না থেকে আসলো জি এসব এক শ্রেণীর ওলিদের অবস্থা এই কিতাবগুলিতে একটা জাল হাদিস বারবার করে রিপিট করা হয়েছে সে হাদিসই শোনায় একেবারে জাল মিথ্যা কথা বলছেন যে লি মা আল্লাহে নবী নাকি বলতেন লি মা আল্লাহে ওয়াক্তুন লায়াসাউনি ফিহে মালাকুন মোকাররাবুন ওয়ালা নবীউন মুরসাল অর্থটা তার ভাষায় করি বলছে আমার জন্য খোদার সাথে মিলনের একটি সময় আছে তখন আমার কাছে ওই সময়ের মধ্যে কোনো মোকাররা ফেরিস্তা এবং মুরসাল নবীও সময় হয় না মানে আসতে পারে না আমাকে এমন আল্লাহ অ্যাপয়েন্টমেন্ট দেন আর এমন বিশেষ সময় আল্লাহর সাথে আমি মিলিত হই যেই সময় আল্লাহর নিকটবর্তী ফেরস্তা জিব্রাইলও আসতে পারে না আর কোন নবী রসুল মুসা ইব্রাহিম খালিল নো কেউ আসতে পারে না এই একটি জাল হাদিস কোন কিতাবে নেই হাদিস তদন্ত করতে করতে দেখলাম কোন কিতাবে পেলাম না সে আসতে তো নেই বাই হাকি হাকেম ইবনে হেবান কোন কিতাবে খুঁজে পেলাম না এমন অবাস্তব কথাবার্তা তারপরে নবী করিম সাল্লাহ সাল্লামকে আল্লাহ ফাকরম যেমন মেরাজে নিয়ে গেছেন মেরাজে নবী সাল্লাম কথা বলেছেন জিবির আলী সাল্লাম বলেন যে আমি আর যাবো না তুমি এখন যাবে এত দূর আছে তারপরে এই হাদিস এখানে যদি সীমিত হতো রাসুল্লাহামের সম্পর্কে তাও হয়তো তারপরে বলছে যে আমাদের অলিয়া উলিয়া যারা আছে না রশিদ আহমদ গাঙ্গুহি চিস্তি আব্দুল কাদির জেলানি ওই রকমই আর তারপরে চর্মনায় পীরেরা ইব্রাহিম সাহেব অমুক তমুক এরাও রকমই ও যায়নি ওই রকমই তারা বিশেষভাবে আল্লাহর সাথে যখন মিলিত হন তখন সেখানে জিব্রাইল আসতে পারে না সেখানে কোনো নবী রসুল আসতে পারে না এই উদ্দেশ্যে এই হাদিসটা বারবার করে জাল কথাটি বারবার করে নিয়ে আসা হয়েছে পৃষ্ঠ নম্বর তিরানব্বই তারপরে এই প্রচলিত ওলি এই ওলিরা যখন আল্লাহর সাথে মিলিত হয় নাকি তখন কেরামান কাতেবিনও জানতে পারে না যে কি হচ্ছে না হচ্ছে অথচ আল্লাহ কেরামান কাতেবিন লিখক বৃন্দকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন যে তোমরা লিখো তাহলে আমল কেমন করে লিখবে হ্যাঁ ওখানে লিখার অনুমতি নেই বুঝতে পেরেছেন একেবারে প্রধানমন্ত্রী যেমন রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে যায় আর যারা রেকর্ড করার জন্য চাই বাইরে থাকো তোমরা খবরদার এখানে আসবে না হ্যাঁ বা এক দেশের নেতা আর এক দেশের নেতার সাথে বিশেষ আলোচনা আছে বলছে এই আলোচনা বাইরে প্রকাশ করা প্রচার মাধ্যমে দেওয়া যাবে না সুতরাং বাইরে থাকো তোমরা বাইরে ওই রকম ব্যাপার সবার জিবরাইল বলে তুমি বাইরে থাকো আর কোন নবী রসুল কেউ নাই আর ওখানে অলিরা আর কেরামান কাতেবিনও নাই কাউকে থাকতে দিবে না একাই আল্লাহর সাথে সাক্ষাৎ জি পৃষ্ঠা নম্বর আঠানব্বই শোনেন বলছে আশেক ও মাসুকের মধ্যে যেসব ভেদাভেদ চলিতে থাকে তাহা কেরামান কাতেবিন ফেরেস্তাগণও টের পাই না যেসব আশেক মাসুক মানে আল্লাহ এবং এই বেআবির কথা আশেক মাসুক শব্দের বেআবির কথা এর আগে আলোচনা হয়েছে আগের আলোচনাগুলিতে পেয়ে যাবেন অর্থাৎ কেরামান কাতেবের নামক বহু ফেরেস্তা আছে ওই দুই দুই ফেরেস্তা হামেশা প্রত্যেক মানুষের দুই কাঁধে থাকে থাকিয়া একজনে নেকি আর একজনে বদি লিখিতেছেন তাহারাও আশেক মাসুকের মধ্যে যে কত কত গোপন আলাপ আলোচনা হয় তাহার কিছুই টের পান না তাহলে নেকি কেমন করে যে এখানে আল্লাহর সাথে মিলতে গিয়ে কত জিকি রাজগার করলো এই নেকি কেমন করে লিখবে কেন আমার কাতে বের লিখাই হয় না লিখাই হয় না লেখায় হয় না জি আল্লাহ আকবর জি এগুলি হলো ধর্ম এগুলি হচ্ছে দেশীয় ধর্ম আমাদের দেশি অনেক কিছু আসছে এখানে খাদ্যদ্রব্য আসছে না দেশি আলু হ্যাঁ দেশি পটল হ্যাঁ দেশি অনেক কিছু দেশি স্যান্ডেল জুতো আসছে এটা দেশি ধর্ম জি একশো তেরো পৃষ্ঠায় আরো স্পষ্ট কুফুরি শোনাই একশো তেরো পৃষ্ঠায় বলছেন লেখক হে মুসলমান ভাই সকল এখন আমার উপায় কি আমি তো এখন আমাকে চিনি না বলছেন কে পিসাব পিসা বলছেন হে কি হে মুসলমান ভাই সকল এখন আমার উপায় কি আমি এখন আমাকে চিনি না আমি যে কে তাহাও জানি না আমি কোন জাতি মুসলমান না ইয়াহুদি অগ্নি পূজক তাহাও বলিতে পারি না পীর বলছে এমন ভাবে বিলীন হয়ে গেছে লয় হয়ে গেছে বলছে কিসে লয় হয়েছে তাহলে যখন সে বুঝতে পারে যে আমি মুসলমান না তার ভাষায় বলছি আমি নিজের ভাষা বাড়াচ্ছি না কিন্তু মুসলমান না ইয়াহুদি না অগ্নি পূজক যখন এটাই বুঝতে পারছে না তাহলে লয় হয়েছে আল্লাহ না শয়তানে শয়তানে বুঝতে পারছে না পীর তাহলে বুঝতে পারে যে সে মুসলমান আছে কিনা না হিন্দু হয়ে গেছে না অগ্নি পুজো ইয়াহুদি হয়ে গেছে বুঝতে পারছে না তারপরে শুনে আরো মজার কথা আমার বাড়ি কি পশ্চিম অঞ্চলে বাংলাদেশের পশ্চিম অঞ্চলে হ্যাঁ, রাজশাহীর দিকে না চিটাগাঙ্গে তারপরে পশ্চিম অঞ্চল তো অখণ্ড ভারতে পশ্চিম অঞ্চল আবার সীমান্ত প্রদেশ এইদিকে পাকিস্তান এলাকাকে বলা হয়তো বুঝছেন না পশ্চিম অঞ্চল বাড়ি না পূর্ব অঞ্চলে পানিতে না তটে কিছুই আমি জানি না এখন আমার শোনেন এখন আমার মাকান হয়েছে লামাকান আমার মাকান হয়েছে লামাকান মানে আমার যে স্থান ছিল স্থানই নাই লামাকান মানে কোন স্থায়ী নাই আমি যখন কোন স্থায়ী নাই তখন অবস্থানও নেই মুসলমানও নেই কিছু বুঝি না জি আচ্ছা তারপর শুনেন আমার চিহ্ন বলতে কিছু নেই আমার জীবনও নাই আমার শরীরও নাই এমনকি আমার মাসুকের ইস্কো এমনকি আমার মাসুকের ইস্কো এখন ভুলিয়া গিয়েছি আমার বলতে আমার এখন কিছুই নেই মাসুকের মানে আল্লাহর ইস্কে যে পাগল তাও ভুলে গেছে সব ভুলে গেছে আমার বলতে আমার আর কিছুই নেই বলুন এই কুফুরি কথা নকল করা হচ্ছে কার থেকে জি জি আশেক মাসুক কিতাব থেকে বলছি আশুক মাসুক কিতাব থেকে বলছি এসব অলি আউলিয়াদের কেসা কাহিনী শোনা হচ্ছে এটা কখন এটা ফানা ফেল্লার স্থানে গিয়ে হ্যাঁ কারণ তার আগে বলছে দরিয়া ডুবা ব্যক্তি যেরূপ পানি ছাড়া কিছুই দেখে না মানুষ পানিতে ডুবে গেছে তাহলে আর কি দেখবে পানির তলে চলে গেলে সেই রূপ সালেক ও খোদা ছাড়া কিছুই দেখে না এবং কিছুর খবর রাখে না কি অবস্থায় কি দেখিবে তারও কোনো খবর থাকিবে না মোট কথা আল্লাহর মধ্যে লয় হইয়া যাইবে যে ভাষাটি বারবার বলছে নিজের পক্ষ থেকে বললে কিন্তু তাদের পড়ে আল্লাহর মধ্যে লয় হইয়া যাইবে ইহাকে ফানা ফিল্লার দরজা বলে ফানাফিল্লা দরজা বলে হজরত খাজা ময়নুদ্দিন চিস্তি ফানাফিল্লার সাগরে গরক হয়ে বলেছিলেন তার বলে তাহলে খাজা ময়নুদ্দিন চিস্তি আল্লাহ না করে এইসব আকিদায় বিশ্বাসী হয় যে এখন আমি আল্লাহতে এমন ডুবে গেছি যে আমি এখন কিছু বুঝতে পারছি না যে আমি কে আমি আবদ না মাবুদ না আমি মুসলমান না ইয়াহুদি না অগ্নি পূজক না খ্রিস্টান কিছু বুঝতে পারছি না যদি এ কথা বলে থাকে তাহলে আল্লাহর কাছে কোনো রেহাই নেই আর যদি তিনি না বলে থাকেন আল্লাহর কাছে এটা আশা করছি যে আল্লাহ যেন এত বড় গুমরাহি তিনি মজ্জিত না করে তাকে তাহলে তার ক্ষেত্রে রটানো হয়েছে এগুলি এগুলির শয়তান মানুষ শয়তান এবং জিন শয়তানের এগুলি রটনা যা রটানো হয়েছে আর কত কথা শোনাবো এখান থেকে শেষ করে দি কথা যথেষ্ট হয়ে গেছে একটি আর বিষয় আছে যে মুসা আলী ইসলামের অবমাননা তার সাথে চরম বেয়াদবি করেছে এই কিতাবে পৃষ্ঠা নম্বর পঁচানব্বই সাতানব্বই সেটা একটু শোনানো দরকার শোনেন একদিন বলছে যে মুসা আলি ইসলাম একদিন আল্লাহ পাকের সাথে দেখা করিবার জন্য তুর পাহাড়ের দিকে যাইতেছেন এমন সময় পথের মধ্যে দেখেন যে এক রাখাল বকরি চড়াইতে আসিয়া বকরিগুলি মাঠে রাখিয়া নিজে একটি গাছের তলে বসিয়া চক্ষু মুদিয়া কাঁদিয়া চোখের পানিতে বুক ভাসাইতেছে এবং আল্লাহ পাককে ডাকিয়া কি মজার প্রেম প্রেমের কথা বলিতেছে আল্লাপাকে ডাকিয়া কি মজার প্রেমের কথা বলিতেছে নতুন ভাইরা অনেকে এসছেন এই প্রেমের কথা শুনেনি এর আগের বক্তব্য শুনিয়েছি ভাই বলুন নতুন ভাইরা কেউ বলেন আপনি বলতে পারবেন মাকে যে মা তোমার সাথে আমি খুব প্রেম করি বলতে পারবেন হ্যাঁ বড় বোনকে ছোট বোনকে বলতে পারবেন যে আপা আপনার সাথে আমি খুব প্রেম করি আমাকে প্রেম করতে খুব ভালো লাগে আপনার সাথে বলতে পারবেন তাহলে প্রেম শব্দটি কেমন বুঝতে পারছেন প্রেম শব্দ স্ত্রীকে বলা যায় আর লম্পট লোকেরা আর যার সাথে যে মহিলার সাথে ভাবসাব রাখে তাকে এইসব কথাবার্তা লিখে বা বলে ঠিক না তাহলে বুঝা গেল যে প্রেম বাবা মাকে বোনকে খালাকে ফুফুকে বলা যাবে না যাবে তাহলে বাবা মাকে ভালোবাসেন বোনকে ভালোবাসেন কি বলেন আপা আপনাকে খুব ভালোবাসি বলা যাবে না যাবে না ঠিক বলা যাবে আল্লাহ তাই কোরআনে কারি মহাব্বতের কথা বলেছেন কোথাও ইস্কের কথা কোরআনে কারি বলেননি নবীর কোন হাদিসে ইস্কের কথা প্রেমের কথা নেই কিন্তু মহাব্বতের কথা আছে ইনকুন্তুম তহিবন আল্লাহ যদি তোমার আল্লাহকে ভালোবাসো ফাত্তা বেউনি তাহলে আমার অনুসরণ করো মোহাম্মদ সাল্লামের অনুসরণ করো আল্লাহ বলছো হ্যাঁ আহাব্বা এরকম মিন আল্লাহ রাসুলেহি ভালোবাসা মহাব্বতের কথা আল্লাহ বলেছেন তাই ভালোবাসা হচ্ছে ভদ্র শব্দ হ্যাঁ রুচি শব্দ এবং আল্লাহ পাকরা বলে এই মহাব্বত করতে বলেছেন আর ইস করতে বলেননি তাহলে আশেখ মাসুকের যে খেলা এরা করে সেটি ইসলাম বিরোধী কথা আর বেয়াদবি কথা যদি মা বোনের ক্ষেত্রে এত বেয়াদবি হয়ে যায় তাহলে আল্লাহর সম্পর্কে কত বড় বেয়াদবি যে এরা প্রেম করে আল্লাহর সাথে শোনেন এই রাখাল প্রেম করছে আর কি বলছে শোনেন জীবনে শোনেননি হয়তো না পড়ে থাকলে সব কথা এবং আল্লাহ পাকে ডাকিয়া কি মজার প্রেমের প্রেমের কথা বলিতেছে ও গো আমার মাওলা আমি যদি আপনাকে পাইতাম তবে সাবান দিয়া গোসল করাইয়া দিতাম এই বা হাসবেন এখন হাসবেন রাখাল প্রেম করছে এইভাবে যে আল্লাহ তোমাকে যদি পাইতাম তো তোমাকে সাবান দিয়ে গোসল করে দিতাম শুধু তাই নয় মাথার চুল আঁচড়াইয়া দিতাম আল্লাহর জান নেই কোরআন হাদিসে বলেনি তা যদি কেউ বলে কুফুরি শুনে রাখুন একটি আকিদা আল্লাহ কোরআনে বলেননি হাদিসে বলেনি আর যদি আপনি বলেন যে আল্লাহর অমুক জিনিসটা আছে তাহলে এটা কুফুরি আল্লাহর হাতের কথা আল্লাহ বলেছেন বিয়াদিহিল মুলকত ইয়াদ মানে হাত ঠিক না আল্লাহ চোখের কথা বলেছে বলে তুসলান আইনি আইন মানে চক্ষু কিন্তু আল্লাহ ফাকরবুল আলমী তার জবানের কথা বলেনি আছে কোথাও লেসান আছে আল্লাহর জবানের কথা কোথাও আল্লাহর জিব্বা আছে তাহলে কুহুরি কথা তাহলে আল্লাহর চুলের কথা কোথাও বলা হয়নি কোরআন হাদিসে কেউ যদি বলে যে আল্লাহ তোমার চুলগুলি আঁচড়িয়ে দিতাম আল্লাহর গোসল করার কথা কোথাও বলা হয়নি কেউ আল্লাহ তোমাকে পাইলে গোসল করে দিতাম আল্লাহকে মানুষের মতো অমা কাদারুল্লাহ হাক্কা কাদার হি আয়াত আমি বারবারই পড়েছি এর আগের আলোচনাগুলিতে যে তারা আল্লাহ যথাযোগ্য মর্যাদা দেয়নি তারা সম্মান করেনি আল্লাহ পাক রব্বুল আলমিনের জাত পাক যে কত বড় আল্লাহ আকবার মানে আল্লাহ সবচেয়ে বড় আর আল্লাহকে গোসল করাবে এগুলি হলো ধর্ম তাদের আল্লাহ চুলা চড়াবে আপনার চোখে সুরমা লাগাইয়া দিতাম আরো শোনেন চুলা চিড়ে আবার সুরমা লাগাইত বকির দোহাইয়া আপনাকে দুধ পান করাইতাম আল্লাহকে দুধ পান করাইতাম ইত্যাদি ইত্যাদি এইভাবে প্রেম করছে এই প্রকার বহু কথা মাওলাকে ডাকিয়া ডাকিয়া বলিতেছে শুনিয়া মুসা আলি ইসলাম বলিলেন হে রাখাল ওইসব তুমি কি বলিতেছ মুসা আলি ইসলাম ওইসব তো কথা বলছেন কি বলিতেছ যদি কেসা ঘটে থাকে তাহলে আর না হলে এসব ঘটেনি সব ভণ্ডদের তৈরি করা তাদের পীরতন্ত্রের ব্যবসা পীর মরিদের ব্যবসা চালানোর জন্য এসব তৈরি করা প্রথম কথা কারণ এইসব কিসা কাহিনী কোরআন হাদিসের নেই সুতরাং এগুলি ভণ্ডামী কথাবার্তা আর যদি তিনি বলে থাকেন তো ঠিক বলেছেন মুসা আলি সালাম যে কি করছো তুমি মাবুদের কি মানুষের মতো শরীর আছে মাবুদের সানে এই সব সিরকি কথা বলার জন্য তুমি কাফের হইয়া গিয়াছো তুমি সত্তর তব করো নচ তোমার উপায় নেই কথা শোনা মাত্র তাহার মোরাকাবার খেয়াল ছুটিয়া গেল যাহ গেল মোরাকাবার শেষ হয়ে গেল চক্ষু খুলিয়া মুসা আলি সাল্লামকে দেখিয়া ভয়ে অস্থির হইয়া পেরেশান হলে হ্যাঁ, প্রেশান হালে দৌড়াইয়া জঙ্গলের দিকে চলিয়া গেল তাদের পুজো পাঠ জঙ্গলে হয় আর জঙ্গলে শয়তান বাস করে ওখান থেকে এসছে শয়তানের আবার আড্ডা থেকে ঢুকে গেল তখন আল্লাহ পাকের তরফ হইতে এখন দেখেন মুসা আলি সাল্লামের সাথে বেয়াদুবি এই তরিকার তখন আল্লাহ পাকের তরফ থেকে মুসা আলি সাল্লামের কাছে ওহি নাজেল হইল সংবাদ আসিল যে হে মুসা এই ব্যক্তি আমার সাথে কি মজার প্রেম করিতেছিল তাহাতে আমি কত খুশি হইতেছিলাম আল্লাহ নাকি এতে খুশি হয়েছে তুমি তাহাতে বাধা দিয়া তাহাকে কেন আমার থেকে জুদা করিয়া দিলে তারপরে শোনেন কিছু কবিতা টবিতা বলেছে তারপরে বলছে তোমাকে তো পয়গম্বর করিয়া এই জন্য পাঠিয়েছি যে তুমি ওয়াজন শীত করো তো আমার বান্দার দিকে বুঝাইয়া আমার সাথে মিলাইয়া দিবে আর তারপরে মিলিয়ে যাওয়ার পরে কে প্রেম করছে না করছে ওসব তুমি কি বুঝো হ্যাঁ। কিন্তু বান্দাকে আমার থেকে পৃথক করিবার নিমিত্ত তোমাকে পাঠাই নাই তবে কেন তুমি আমার বান্দাকে আমার থেকে পৃথক করিয়া দিলে এই সংবাদ শুনিয়া তখন মুসা আলি সাল্লাম বুঝিতে পারিলেন যে আমি ভুল বসত নেহায়ত অন্যায় কাজ করিয়াছি মুসা আলি সাল্লাম অন্যায় কাজ করেছে আল্লাহ পাক যেরূপ গুসা হইয়াছেন তাহাতে হয়তো আমার পয়গম্বরই ছিনিয়া নিতে পারেন পয়গম্বরই ছিনিয়া নেবে একটি সিরকি কথাকে সিরকি বললে আর এদের অলিত্ব সিরকুপুরি করলে সব এদের অলিত্ব থাকে বেলায়ত থাকে এদের আর একটি কবিতা শোনাচ্ছে পৃষ্ঠা নম্বর সাতানব্বই বলছে আমি আল্লাহ পাকের নূরে গর্ক হইয়া সিদ্ধাতুল মন্তা হইতে এক লাখ বছর রাস্তা অতিক্রম করিয়াছিলাম এগুলো করে তারা সিদরাতুল হইতে হইতেও এক লাখ বছরের রাস্তা অতিক্রম করেছে মাবুদ নূরের বাগানে দৌড়াতে দৌড়াতে মাওলা পাকের খাস দরবারে পৌঁছিয়া তাহার সাথে দেখা করিব এই ছিল আমার আশা এগুলি সব সুফিদের ভণ্ডদের সব কথাবার্তা আর একটি কুফুরি কথা শোনেন হে মমিন ভাই সকল এখন বুঝিয়ালন যে মূর্খ লোক মারেফতের উপরে দরজায় উপরের দরজায় পৌঁছিতে পারে কিনা এবং ইহাও খেয়াল করুন যে মারেফতের রাস্তা কত বড় কঠিন ও কত গোপন কত গোপন যেখানে মুসা আলি ইসলামের মতো অত বড় পয়গম্বরও একজন সাধারণ রাখালের হাল বুঝিতে পারেন নাই কত বড় কুফুরি কথা রাখাল প্রেম করছে মারেফত করছে আর মুসা আলী ইসলামের মারেফত হাসিল নাই তাহলে বোঝা গেল এই ধর্ম কোথেকে এসছে যে কোনো দিন আল্লাহর দিন আম্বে এবং রসুলগণের মাধ্যমে এসেছেন আসেনি অন্য কারো মাধ্যমে এসেছে নু আলি ইসলাম মুসা আলি ইসলাম ইব্রাহিম আলী ইসলাম মোহাম্মদ রসুল্লাহ ইসা আলি ইসলাম তাদের মাধ্যমে এসেছে আর মুসা আলি ইসলাম যখন জানেন না তাহলে বোঝা গেল যে এর সূত্র হচ্ছে ইবলিশ শয়তান সেখান থেকে এসেছে কত বড় বেয়াদবি শুনেন যেখানে মুসা আলি ইসলামের মতো এত বড় পয়গম্বরও একজন সাধারণ রাখালের হাল বুঝিতে পারে নাই কত গোপন এবং কত কঠিন এই যে গোপন রাস্তা যে গোপন রাস্তা আল্লাহ বলেন ইমা আল্লাহ বিহামিন সুলতান আল্লাহ পাক রব্বুল আলমিন এই বিধান নাজেল করেনি আল্লাহ আমাদের ইমানের যেন হেফাজত করেন আল্লাহ আমাদের আখলাকে যেন হেফাজত করেন আমাদের আকিদা আমলের হেফাজত করেন নবী করিম সাল্লাহ ইসলামের তরিকা আমাদেরকে আল্লাহ পাকের ইবাদত বন্দী করা তৌফিক যেন দান করেন আল্লাহ পাক আমাদের অতীতের গুণাখাতা ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন আগামীতে আমাদেরকে সতর্ক সাবধান হয়ে নবী করিম সাল্লামের আদর্শের উপর কায়েম থাকার যেন তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে মানুষকে আল্লাহকে সন্তুষ্ট করার যে পথ নবীর মাধ্যমে দিয়েছেন তার উপর চলার যেন তফিক দান করেন আল্লাহ শিখ বিদাতের রাস্তা থেকে ভণ্ড রাস্তা থেকে এসব রাস্তা থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক যেন দান করেন এখন আপনাদেরকে বলছি আমিন রব্বাল আলমিন এই কিতাবের নাম আশেখ ও মাসুক বা ইশকে এলাহি কিতাবের লেখক মারহুম সৈয়দ মোহাম্মদ ইসহাক মারহুম সৈয়দ মোহাম্মদ ইসহাক কে কে তিনি ফজলুল করিমের বাবা পীর হ্যাঁ বাবা পীর জি এই হচ্ছে ওই তরিকার অবস্থায় যেই তরিকাকে হাক্কানি তরিকা বলা হয় তাহলে বাকি তরিকা সম্পর্কে হাদ্দেশওয়ালা হারাজ যা বলবেন তাই তারা করেছে আল্লাহ হেফাজত করে